মায়ের গর্ভধারণের যে কাহিনী বর্ণনা করেছেন কোরআনে কেরিমে যা রয়েছে তা আমরা বিশ্বাস করি আর ততটাই আমাদের জন্য যথেষ্ট যদি নবী করিম সাল্লামের হাদিসে এমন কিছু বাড়তি কথা না থাকে কারণ প্রাচীন যুগের বিশুদ্ধ ইতিহাস সত্য ইতিহাস জানার জন্য কোরআনে হাদিস ছাড়া আর কোন সূত্র তেমন নেই আল্লাহ ফকরবুল আলমিন ঈসা আলী সাল্লামের জন্মের কথা এবং ঈসা আলী সালামের যে সেই জন্মের কয়েকদিনের মধ্যেই যখন সমাজের লোকেরা সমালোচনা শুরু করলো মারিয়াম আলি সালামকে ভর্সনা করা শুরু করলো তখন মারিয়াম আলি হাসালাম কে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে তুমি ইঙ্গিত করবে ছেলের দিকে ছেলের দিকে ইঙ্গিত করলো আশা রাতে এলি ছেলের দিকে ইঙ্গিত করলো যে আমার সাথে কথা বলে লাভ কি আমি বলবো যে আমি সতী আমি বলবো যে আমি পাক পবিত্র তোমরা বিশ্বাস করবে না সুতরাং এই ছেলের সাথে কথা বলে নাও ফাঁসা এলি তখন জাতিরা বলেছিল কালু কি বলেছিল কানাফিল মাহাদে সবিয়া এমন শিশুর সাথে কি করে আমরা কথা বলতে পারি আর কিভাবে কথা বলা সম্ভব মান কানাফিল মাহদে যে এখন মায়ের কোলে রয়েছে সাবিয়া শৈশবে এই শিশুর সাথে কি করে কথা বলা সম্ভব অসম্ভব কথা কেন বলা তখনই ঈসা আলী ইসালামের বাকশক্তি খুলে গেল তিনি কি বলেছিলেন পাল তিনি বলে এমনি আবদুল্লাহ আমি আল্লাহ পাকের বান্দা আল্লাহর বান্দা ইবনুল্লাহ নই আল্লাহ পাকের সন্তান নই তাহলে এতে খ্রিস্টানদের খণ্ডন হয়ে গেল যে ঈসা আলি সালাম আল্লাহ পাকের বান্দা আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কিতাব দিয়েছেন এঞ্জিল দান করেছেন মানে দেবেন আল্লাহ ফাকরবুল আলমিন বাক শক্তি খুলিয়ে দিলেন এবং ভবিষ্যতে যা হবে তা ইসা আলি সাল্লাম বলতে শুরু করে আতানিয়াল কিতাব কোনো কিছু কোনো ঘটনা সম্পর্কে যদি নিশ্চিত থাকে যেটা হবে কোরআনে কেরিমে ভবিষ্যতের কথাকে অতীত বাক্য দিয়ে অতীত বাক্য দিয়ে ব্যক্ত করা হয়েছে যেন কাদাফুল্লাহাল মমিনুন মমিনরা সফল কাম হয়েই গেছে মমিনরা সাকসেসফুল হয়েই গেছে কাদাফলাহা হয়ে গেছে না হবে হবে মমিন কামিয়াব হবে মমিনদের ভবিষ্যৎ উজ্জ্বল বিষয়টি যেহেতু নিশ্চিত সেই জন্য যেমন অতীতের কোনো সত্য ঘটনা নিশ্চিত হয়েছে ঠিক ঠিক তেমনি ভবিষ্যৎ হলেও তাতে কোনো সন্দেহ নেই এই জন্য পাস্টেন্স দিয়ে অতীত কাল দিয়ে ব্যক্ত করা হয়েছে ভবিষ্যতের কথাকে তিনি বলেন আতে আনিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে মানে দেওয়া হবে ওয়াজা আলানী নবিয়া আর আমাকে নবী আল্লাহ পাক করেছেন মানে করবেন আমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন আমাকে নবী করবেন ওয়াজা আলানি মোবারকা আর আমাকে আল্লাহ পাক বরকতপূর্ণ করেছেন আমার মধ্যে আল্লাহ পাক বরকত দান করেছেন তার মানে আমি অবৈধ সন্তান নই আমি যারই সন্তান নয় যে বিনা বাপে জন্মেছি সেই জন্য তোমরা বলবে যে যারই সন্তান হারাম সন্তান এসছে না কখন না কারণ যারও সন্তান মোবারক হইতে পারে না বরকতময় হতে পারে না যার আসল হচ্ছে হারাম ওয়াজা আলানি মোবারকান আইনে মা কিন্তু যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন ও আউসানি বিসলাত ওয়াসাকাত আর আমাকে আল্লাহ পাক নির্দেশ দান করেছেন সলাতের আর জাকাতের মা দুম তো হাইয়া যতদিন আমি জীবিত থাকবো বেঁচে থাকবো এই যে কথাগুলি ছিল এই কথাগুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াত নম্বর এর এরশাদ করছেন রালেকা ইসাবন মারিয়াম এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা আলী সালামের কাহিনী বা ঘটনা কাউলাল হাক যা সত্য কথা হাক মানে সত্য আর কৌল মানে কথা বাণী যা সত্য কথা যা সত্যবাণী আল্লাহ পাক রব্বুল আলমিন তার জবান দিয়ে বের করেছেন কৌল আলহাম তরুণ যেই সম্পর্কে তারা সন্দেহান ছিল সন্দেহান ছিল এমতারুন মিরিয়াতুন শব্দ থেকে এই শব্দটি বা এই কালিমাটি উৎপত্তি মিরিয়াতুন মানে সন্দেহ ফালাতা কফি মিরিয়াতিন সন্দেহ থাকবে না আর যদি মেরাউন থেকে মেরাউন মানে ঝগড়া যাতে তারা বাদানুবাদ করছিল ঝগড়াই পড়েছিল তর্কে বিতর্ক জড়িয়েছিল সন্দেহ ছিল তাদের যে কোন সন্তান আসলে বরং তাদের এইরকম বিশ্বাস ছিল ভ্রান্ত বিশ্বাস যে হারাম সন্তান ইজারও সন্তান যেমন আজ পর্যন্ত ইহুদিদের এই ভ্রান্ত আকিদা ঈসা আলি ইসালাম সম্পর্কে যে ঈসা আলি ইসালাম হচ্ছে কি ওই সন্তান আর ওর বাপ হচ্ছে ওই ইউসুফ যাকে ইংরেজি ভাষায় জোসেফ বলা হয় হ্যাঁ যে ছুতার ইউসুফ যার সাথে মারিয়াম আলী ইসালামের বিবাহের কথাবার্তা চলছিল কিন্তু বিবাহ হয়নি ওর মাধ্যমে এই ছেলে জন্মেছে এটাই হচ্ছে ইয়াহুদিদের কুফরি ভ্রান্ত বিশ্বাস আল্লাহ পাকের রসুল নবী সম্পর্কে যেই নবী রসুলগণ আল্লাহ পাক রব্বুল্লার পক্ষ থেকে পাক পবিত্র তাদেরকে আল্লাহ পাক কখন হারাম বীর্য থেকে পয়দা করতে পারেন না আল্লাহ পাক তারপরে আরো এরশাদ করছেন মা কান আলিল্লাহ সুবহানা আল্লাহ পাকের জন্য সমীচীন নয় কখনো আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য এটা উচিত নয় বা যোগ্য নয় ওয়ালাদিন যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন ছেলে বা মেয়ে গ্রহণ করবেন এটা হতে পারেন না সুবহানাহ তিনি পাক পবিত্র সুবহানাহ মানে সুবহান আল্লাহ আল্লাহ পাক পাক পবিত্র তিনি পাক পবিত্র বান্দা মমিন আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে তসবি করে থাকে আল্লাহ পাকের ফেরিস্তা বান্দারাও আল্লাহ পাকের তসবি করে থাকে বরং শুধু তসবি না ইসাবেহুন আল্লাহার আলাইফ তরুণ রাত দিন চব্বিশ ঘন্টা সবসময় ফেরিস্তারা মালাইকা তসবিহ করতে থাকে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতে থাকে লায়াফ তরুণ কিন্তু তাতে তাদের ক্লান্তি আসে না আল্লাহ পাক রব্বুল আলমিন কেন বললেন যে আল্লাহ পাকের জন্য ছেলে মেয়ে গ্রহণ করা উপযোগী না এটা কেন বললেন আল্লাহ পাক কখনো ছেলে মেয়ে গ্রহণ করতে পারেন না এই জন্য বললেন যে এতে খণ্ডন রয়েছে খ্রিস্টানদের যারা তাদের ধর্মকে বিকৃত করার পরে ঈসা আলী সালাম সম্পর্কে এই বিশ্বাস রাখা যে ঈসা আলী সালাম হচ্ছে ইবনুল্লাহ সান অফ গড আল্লাহর পুত্র হ্যাঁ আল্লাহ বলছেন যে আল্লাহ ছেলে মেয়ে গ্রহণই করতে পারেন না সুতরাং ঈসা আলী সালাম আল্লাহ পাকের সন্তান নন আল্লাহ পাক এসব থেকে পাক পবিত্র আল্লাহ পাক সমস্ত দুর্বলতা সমস্ত কমজোরি থেকে পাক পবিত্র যদি আল্লাহ পাকের ছেলে মেয়ে সাব্যস্ত করা হয় তাহলে এটা দুর্বলতার লক্ষণ কারণ ছেলে মেয়ে প্রজন্মকে টিকিয়ে রাখে কারণ আমরা চিরকাল থাকতে আসিনি দুনিয়া থেকে চলে যাবো আচ্ছা একটা ছেলে থাকলো বা মেয়ে থাকলো হ্যাঁ অমুকের ছেলে অমুকের মেয়ে অমুকের প্রজন্ম হ্যাঁ অমুকের নাতি অমুকের পোতা ঠিক না আমরা যেহেতু চলে যাব জন্য আমাদের প্রজন্মের প্রয়োজন রয়েছে যাদের নাম নিশানা কিছু অবশিষ্ট থাকে একটা দিক আর একটা দুর্বলতার দিক হচ্ছে যে আমরা যেহেতু অসহায় একসময় বার্ধক্য ধরবে দুর্বল অসহায় হয়ে পড়বে অপরের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে তখন কে সাহায্য সহযোগিতা করবে দূরের লোক হয়তো করবে না সেই জন্য আপনজনের প্রয়োজন রয়েছে তাই ছেলে মেয়ের প্রয়োজন মোহতাজ মুখাপেক্ষী কিন্তু আল্লাহ ফাকর রব্বুল আলমিন এসব থেকে মুক্ত সুতরাং আল্লাহ ফকরবুল আলমিন কখনো ছেলে মেয়ে গ্রহণ করতে পারেন না এজা কাজা আমরান বরং আল্লাহ ফকরবুল আলমিন কোন সিদ্ধান্ত যদি করেন কোনো কিছুর ফয়সালা করেন যে এটা আমি করব। কি করে তাহলে ঈসা আলি ইসলামের জন্ম হলো আল্লাহ পাকের পুত্র নন আর যারও সন্তানও নন তো কি করে হইল তার জবাব যেন আল্লাহ দিচ্ছে এজা কাজা আমরান যখন আল্লাহ পাক কোনো কাজের সিদ্ধান্ত করেন ফয়সালা করেন যে এটা করব চূড়ান্ত করেন কোন বিষয়কে ফাইনামা তখন সেই বিষয়ে তিনি বলে থাকেন কুন কোন মানে হ হয়ে যাও আল্লাহ শুধু বলেন হয়ে যাও ইসা তুমি তোমার মায়ের পেটে আসো কোন গর্ভধারণ করো কোন ফায়াকুন তখন তা হয়ে পড়ে ফায়াকুন তখন তা হয়ে যায় ওয়াইন্নাল্লাহ রব্বি ও রব্বকুম আর নিশ্চয় মহান আল্লাহ আমার রব আমার প্রতিপালক অরব্বকুম আর হে মানুষ তোমাদেরও প্রতিপালক ফা বধুহু সুতরাং তাঁরই তোমরা এবাদত করো তাঁরই তোমরা এবাদত বন্দিগি করো এই আয়াতে তৌহিদ রবুবিয়াত রয়েছে আর তৌহিদে অলুহিয়া তৌহিদে এবাদত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি প্রতিপালক রব কাকে বলে যিনি লালন পালন করেন হ্যাঁ যার মধ্যে সৃষ্টি করা থেকে শুরু করে বৃদ্ধি করা দুর্বল থেকে সবল করা ছোট থেকে বড় করা ওজন ধীরে ধীরে বাড়ছে গায়ে শরীরে শক্তি হচ্ছে হ্যাঁ হ্যাঁ রিজিকের ব্যবস্থা দেওয়া যখন কোনো ক্ষমতা ছিল না রিজিক পৌঁছাবার তখন নাবি দিয়ে আল্লাপাক রিজিক পৌঁছেছে কোনো ক্ষমতা যেহেতু ছিল না যখন ক্ষমতা এসছে যে টান দিতে পারবে হ্যাঁ কিন্তু দানা খাদ্যদ্রব্য হজম করতে পারবে না তখন মায়ের স্তনে আল্লাহ পাক কত সুন্দর দুধের ব্যবস্থা করেছেন রক্ত আর কত কি রয়েছে শরীরে হ্যাঁ শরীরে কত খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলির মধ্য থেকে লাবানান আল্লাহ পাক রব্বুল আলমিন কত সুন্দর শুদ্ধ যাতে কোনো ক্ষতি নেই বিশুদ্ধ আর পবিত্র আর কত ভালো জিনিস লাবান খালেসান যেটা পানের যোগ্য আল্লাহ রব্বুল আলমিন প্রস্তুত করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন মানুষের ক্ষমতা নেই মানুষের ক্ষমতা নেই যে স্তনে দুধ আসে না আর দুধ আনবো দুধ কম আসছে দুধকে বাড়িয়ে দেবে এটা মানুষের ক্ষমতায় নেই একমাত্র রব্বুল আলমিন তিনি রব রব্বি আমার রব তোমাদের রব ফাবুদু যখন তিনি রব তিনি রিজিকদাতা তিনি সৃষ্টিকর্তা তিনি দুর্বল থেকে সবল করেছেন ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন তারপর যখন শক্তি হইল দানা পানি খাওয়ার তখন দানা পানি আপনাকে কে খাওয়াবে আপনি রুজি রোজগার করার ক্ষমতা রাখেন না সে যেন বাপ মায়ের অন্তরে আল্লাহ মায়া দিয়ে দিয়েছেন ওরা আপনার জন্য পেরেশান হয়ে রুজি রোজগার করার জন্য দুনিয়ায় ছুটে বেড়াচ্ছে বছরকে বছর নিজের আয়স আরামকে হারাম করে দিয়ে বিবি ছেড়ে দিয়ে বাপ মাকে ছেড়ে দিয়ে আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে বন্ধুমহল সবকে ছেড়ে দিয়ে একাই কোন দেশ থেকে কোন দেশে গিয়ে পড়ে আছে শুধু ছেলে মেয়ের জন্য নিজের পেটের জন্য নয় যখন নিজে রুজি রোজগারের ক্ষমতা হলো তখন নিজে রুজি রোজগার করছেন কিন্তু তারপর রোজগার হাতে নেই আল্লাহ পাক রব্বুল আলম যদি দান না করেন তা আপনার কোনো ক্ষমতা নেই এই জন্য একই রকমের শিক্ষাগত যোগ্যতা আর একই রকমের ব্রেন বুদ্ধি একই গ্রামের মানুষ একই পরিবেশে মানুষ হয়েছেন একই স্কুল মাদ্রাসে পড়াশোনা করেছেন কেউ ফকির আর কেউ আমির হয়ে যাচ্ছে নিজের হাতে আছে নিজের হাতে আছে সমান সমান ডিগ্রি সুতরাং সমান সমান রিজিক সমান সমান ডিগ্রি সমান সমান সুস্থতা একই পরিবেশে মানুষ এসেছে একই মায়ের পেট থেকে বেরিয়েছি একই রকম সুস্থ থাকবো একই রকম লম্বা হব একই রকমের স্বাস্থ্য শরীর হবে ক্ষমতা আছে আল্লাহ পাক রব রবের এই সবগুলি অর্থ রবেরই যদি তফসির করা যায় তো দীর্ঘ সময় লাগবে আল্লাহ পাক রব শুধু মানুষের রব নয় রব্বর নাস রব্বুল আলমিন বিশ্বজাহানের সব কিছুর রব আল্লাহ পাক রব্বুল আলমিন যেসব প্রাণীর কোনো ক্ষমতা নেই রুজি রোজগারে সেগুলিকে আল্লাহ পাক রব্বুল পাথরের মধ্যেই হ্যাঁ মাটির মধ্যেই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক তাদেরকে রিজিক পৌঁছাচ্ছে পানির তলে তাদেরকে রিজিক পৌঁছাচ্ছে যারা দুর্বল তাদেরকে আল্লাপাক রিজিক পৌঁছাচ্ছেন আর সবলদেরকে রিজিক পৌঁছাচ্ছেন ছোট ছোট মাছ ছোট ছোট কীট পতঙ্গ যে পানিতে রয়েছে তাদের বিশেষ রিজিকের আল্লাহ ব্যবস্থা করেছেন আবার বড় বড় মাছ তাদের জন্য অনেক রিজিক লাগবে তাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ পাক তিনি আমার রব এবং তোমাদের রব যখন আল্লাহ হলেন রব সবকিছুই দিলেন আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ সুস্থ রাখলেন আল্লাহ হ্যাঁ? রিজিক দিলেন আল্লাহ বাড়ালেন আল্লাহ শক্তিশালী করলেন আল্লাহ তো মাথা ঝুঁকাবে কার সামনে দেবদেবীর সামনে মাজারে গিয়ে হ্যাঁ জিলানির সামনে চিস্তির সামনে আট রশিদে গিয়ে ফাবুদু একমাত্র তার ইবাদত করো তাকেই সেজদা করো তার সামনে রুকু করো তার জন্য কোরবানি করো তার জন্য রোজা রাখো তার জন্য মান্নত করো তার জন্য জবাই করো তার নামে জবাই করো তার নৈকট্য লাভের জন্য সন্তুষ্টির জন্য জবাই করো তার কাছেই সবকিছু চাও ফাবুদু সুতরাং তারই এবাদত করো রব্বি ও রব্বাকুম তৌহিদের রবুবিয়াত একমাত্র আল্লাহ রব আমাদের রব প্রতিপালনকারী কেউ নেই একমাত্র এবাদত তার ফাহাবুদু সুতরাং তারই এবাদত করো তৌহিদে উলুহিয়াত বা তৌহিদে এবাদত বিদাতিরা বলে যে তৌহিদের ভাগ তৌহিদে রুবিয়া তৌহিদে উলিয়াত আসমা সিফাত কোথায় আছে কোরআন হাদিস এগুলো বানানো কথা মূর্খরা তো কোরআন হাদিস বুঝে না ওরা দুনিয়ার অনেক কিছুই বুঝে যেগুলি আল্লাহ পাক বুঝা ফরজও করেননি হয়তো হ্যাঁ ভুলগুলি বুঝে হ্যাঁ অন্তর বাঁকা হয়ে গেছে ফাম্মাল্লাযী ফী কুলুবিহিম যায়গ তাদের অন্তর বাঁকা কিন্তু কোরআন হাদিস বুঝার তৌফিক হয় না একমাত্র তার এবাদত বন্দী করো সমস্ত এবাদত বন্দীগি তার জন্য তাহলে এবাদত কোনগুলি জানতে হবে আল্লাহর আস্থা রাখা এবাদত মান্যত করা এবাদত জবাই করা এবাদত আল্লাহর নামে জবাই হইতে হবে আল্লাহর নৈকট্য লাভের জন্য জবাই আল্লাহ সন্তুষ্টির জবাই হইতে হবে বিসমিল্লা আল্লাহ আকবর দিয়েই জবাই করলেন কিন্তু খাসিটা বাড়িতে জবাই নয় কোরবানির দিনে জবাই না ওরসের দিনে মাজারে গিয়ে জবাই হবে বড় শিল্প লান আল্লাহ মুসলিমের হাদিস আল্লাহ অভিসম্পদ রয়েছে ওই সব মানুষের ওপর আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য অন্যের জন্য জবাই একমাত্র তার ইবাদত হাজা সেরাত মুস্তাকিম এটাই হচ্ছে সহজ সরল পথ এটা হচ্ছে সেরাতে মুস্তাকিম যেই সরল পথ কামনা করার জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কোরআনে কেমের শুরুতে প্রথম সুরাতে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন এহদিন সেরাতাল মুস্তাকিম আল্লাহ ইয়াকা না বুধু একমাত্র তোমারই এবাদত করি সব এবাদত তোমার তোমারই এবাদত করি এবাদত আর কারো করি না ওলা না বোধ ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে সাহায্য চাই না মাদাদ ইয়া ফলান ইয়া অমুক বলি না আল্লাহর কাছেই মদত চাই আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর কাছেই দয়া চাই ওয়াইয়াকানাস্তাইন আল্লাহ সরল পথ দেখাও সোজা পথ দেখাও মুস্তাকিম সরল পথ কোন পথ পুরস্কৃতদের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন দিন দুনিয়ার যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন যারা নবী রসুল সিদ্দিক সোহাদা সলহীন তাদের পথ দেখাও গাইরিল মকদুবে আলিহিম গজব প্রাপ্ত আল্লাহর ক্রোধ যাদের ওপর হয়েছে আল্লাহ তাদের পথ দেখাইও না ইহুদিদের পথে নিয়ে যে না যারা জেনে শুনে অন্যায় কাজ করেছে মানুষ সমাজে যারা জানে তারপরে ভুল করে অন্যায় করে তাদের পথে নিয়ে যেও না আর অলাদ্দিন আর গুমরা পথভ্রষ্ট যারা না জেনে ভুল করে তাদের পথেও নিয়ে যেও না যেমন খ্রিস্টানরা রয়েছে আর ওদেরই অনুসারী যারা জানলো না আর মানলো না শুনলো না পালনও করলো না তাদের পথে নিয়ে না জানার তৌফিক দাও নবী রসুলগণ জেনেছেন সিদ্দিক শহীদরা জেনেছেন নেক লোকেরা জেনেছেন মেনেছেন পালন করেছেন তাদের পথ হচ্ছে সেরাতে মুস্তাকিম হাজা সেরাত মুস্তাকিম এই হচ্ছে সেরাতে মুস্তাকিম তাহলে সেরাতে মুস্তাকিম হচ্ছে একমাত্র আল্লাহ পাকের এবাদত বন্দি করা একমাত্র আল্লাহকে রব জানা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান কায়েম করা একমাত্র আল্লাহ প্রদত্ত কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করা আল্লাহ পাক তারপরে বলছেন ফাখতালাফাল আহজাব ও তাদের মাঝে যে বিভিন্ন দল ছিল তারা মতবিরোধ সৃষ্টি করল ঈসা আলী সালাম সম্পর্কে তাদের মাঝে যে বিভিন্ন দল ছিল তারা মতবিরোধ সৃষ্টি করলো আপোষে মতভেদ করলো কাফারু সুতরাং তাদের মধ্যে যারা কাফের হয়েছে অস্বীকার করেছে করেছে সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত রেখে বা অন্য কুফরি আকিদা বিশ্বাস রেখে সিরকি বিশ্বাস রেখে যারা কুফরি করেছে তাদের জন্য দুর্ভোগ রয়েছে ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ ধ্বংস সর্বনাশ সর্বনাশ রয়েছে দুর্ভোগ রয়েছে ওই সব লোকদের জন্য যারা কুফরি করেছে মিম্মাসাদ ইয়মিন আজিম ভয়াবহ দিবসের মাসাদ মানে দৃশ্য থেকে ভয়াবহ দিবস যে কিয়ামতের দিবস কিয়ামতের দিন এই কিয়ামতের দিনের যে ভয়ানক দৃশ্য হবে আর সেই সময় যে হাহাকার অবস্থা হবে সেই দিন কাফেরদের জন্য অস্বীকারীদের জন্য মুশরেকদের জন্য বহুত্ববাদীর জন্য রয়েছে দুর্ভোগ কারণ যারা মুশরেক তারা আল্লাহর তৌহিদ আল্লাহর একত্রকে অস্বীকার করে সুতরাং তাদের মধ্যে কুফুর রয়েছে কেউ আল্লাহ পাখের অস্তিত্বকে অস্বীকার করে কাফের কি আল্লাহ পাকের একত্রকে অস্বীকার করে মুশরেক হয় তারাও কাফের আর আল্লাহ পাকের স্পষ্ট বিধানকে অস্বীকার করে যেমন নামাজ জাকাত রোজা হজ ইত্যাদি আল্লাহ পাকের বিধি হেজাব পর্দা ইত্যাদি দিন ইসলামের যে বিধি বিধান স্পষ্ট যেগুলো ক্লিয়ার পরাণে হাদিসে এমন না যে অস্পষ্ট এগুলি অস্বীকার করলো কাফারু হলো সুতরাং কফুরি করলো আল্লাহ পাকরবুল আলম তারপরে সাদ করছেন আসমে বেহিম আফসের এখানে একটি কথা আরও বলা ভালো যা তাফসির কারবন বলেছেন যে ঈসা আলহ সালাম সম্পর্কে ফাখতালাফাল আহজাব মিম্মাইনহিম তাদের মাঝে থেকে বিভিন্ন দলগুলি হিজ হিজবন মানে এক দল আর আহজাব মানে বহু দল বিভিন্ন দলগুলি তারা মতবিরোধ সৃষ্টি করলো ঈসা আলি সালাম সম্পর্কে ঈসা আলি সালাম যখন আসলেন তখন ইয়াহুদিরা এক দল যারা বলল যে ঈসা নবী তো নয় ভালো মানুষও না ই জারু সন্তান লাহমুল্লাহ আল্লাহ পাকে লানত ইহুদিদের উপর এ একটি দল খ্রিস্টানরা কয়েক দলে বিভক্ত হইল যেমন প্রসিদ্ধ আজকালও ঈসা আলাহ ইসলামের ধর্মকে বিকৃত করার পরে বিশেষ করে তিন ভাগে বিভক্ত হয়েছে আজকাল প্রসিদ্ধ তিনটি দল রয়েছে এছাড়াও বহু উপদল রয়েছে কিন্তু মোটামোটা যেগুলি বড় দল তিন দল দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা একটি দল হচ্ছে প্রোটেস্ট্যান্ট প্রোটেস্ট্যান্ট বলা হয় ইংরেজি তাদেরকে হ্যাঁ এরা এদের আকিদা যে ঈসা আলহিসাল্লাম হচ্ছেন কি ইবনুল্লাহ আল্লাহ পাকের পুত্র আল্লাহ পাকের পুত্র এই আকিদা তাহলে এই এক দল বেরোল আসলটা গেল ভ্রান্ত ইহুদিরাও ভ্রান্ত গুমরা আর এরাও গুমরা যারা বললো ঈসা আলি সাল্লাম কি আল্লাহর পুত্র আর এক দল হচ্ছে ক্যাথলিক ক্যাথলিক এরা বললো যারা আল্লাহ হচ্ছে ইন্দাল্লাহ সালেস ও সালাসা কোরআন একাডেমি তিনটি বিষয়কে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই তিনটি যে পরস্পর বিরোধী দল যা নবী সাল্লাহ সাল্লামের ওপর কোরআন নাজেল হওয়ার জামানার আগেই তারা বিভক্ত হয়ে পড়েছিল সেজন্য কোরআন একাডেমি এই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলছেন যে খ্রিস্টানদের একদল বলেছে ইন্দাল্লাহ সালেস ও সালাসা আল্লাহ পাক তিনের তৃতীয় আল্লাহ হচ্ছে তিনের তৃতীয় মানে খোদা এলা মাবুদ হ্যাঁ হচ্ছে তিন ঈসা আলি সাল্লাম ঈসার মা আর আল্লাহ তাহলে তিনের তৃতীয় কে আল্লাহ মানে আল্লাহ পাকের শরিক মারিয়াম আলহাম আল্লাহ পাকের শরিক পার্টনার হচ্ছে ঈসা আলি ইসলাম তৃত্ববাদ এই জন্য খ্রিস্টানদের এই ধর্মকে বলা হয় তৃতীয়বাদ তিন এলাই তিন মাবুদে বিশ্বাসী তিন উপাস্য বিশ্বাসী আর যাদের বহু দেব দেবদেবী রয়েছে বহু মাজারের পূজা করে ওরা হচ্ছে বহুত্ববাদী বহুত্ববাদী মুশরেক আর একটি দল হচ্ছে খ্রিস্টানদের মধ্যে তাদের নাম হচ্ছে অর্থোডক্স এই অর্থোডক্স এদের ধারণা এদের ভ্রান্ত বিশ্বাস যে যিনি আল্লাহ তিনি ঈশা যিনি আল্লাহ তিনি ঈশা কোরআন কারিমে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে হাফেজ সাহেবরা হয়তো আয়াত মুখস্থ রাখেন যে ইন্নাল্লাহ মসিহবিন মারিয়াম খ্রিস্টানরা কি বলেছিল যে আল্লাহ হচ্ছে মরিয়াম পুত্র মসিহ যিনি আল্লাহ তিনি হচ্ছেন আল মসিহবিন মরিয়াম মারিয়াম পুত্র মসিহ মানে ঈসা আলহিসাম তাহলে যিনি আল্লাহ তিনি ঈসা আল্লাহ পাক এই চারটি দল তাহলে ইহুদি একটা দল আর খ্রিস্টানদের তিনটি দল এই চারটি দল আর এইরকম বহু উপদলও পয়দা হয়েছে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ তাদের সম্পর্ক বলছে ফাখতালাফাল আহজাব মিম্বাই নেহিম এদের মাঝে বিভিন্ন দলগুলি মতবিরোধ সৃষ্টি করল এই চারটি দলই হচ্ছে পথভ্রষ্ট গুমরা যারা কুফুরি কথা বলেছে আর কোরআনে করিম সত্য পেশ করেছে দিনে হক পেশ করেছে ইসা আলি ইসলাম সম্পর্কে ঈসা আলি ইসলামের যথাযথ মর্যাদা যে মর্যাদায় বাড়াবাড়ি অতিরঞ্জন নেই আর যে মর্যাদায় নামিয়ে দেওয়া নেই মানহানি করাও নেই তা পেশ করেছে তা হচ্ছে কালা ইন্নি আবদুল্লাহ ইসা আলাই সাল্লাম কি বলেছিলেন আমি আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের অংশীদার নেই বান্দা কখনো অংশীদার হইতে পারে আল্লাহ পাকের পার্টনার হইতে পারে না আর বাংলা স্বয়ং আল্লাহ হইতে পারে না হ্যাঁ তাই না আর বান্দা আল্লাহর পুত্র হইতে পারেন না কারণ কেউ নিজের ছেলেকে গোলাম বলবে না কোন মানুষ পৃথিবীতে আছে যে নিজের ছেলেকে বলে এটা আমার চাকর বলবে তার আল্লাহ পাখের পুত্রই যদি হয় তো আল্লাহ কেন আবদুল্লাহ বলবেন আর ছেলেই কি করে বলতে পারেন যে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর পুত্র বলতেন এটা হচ্ছে হক যে হক কোরআনে করিম পেশ করেছে তাহলে সত্য দিন হচ্ছে দিন ইসলাম সত্য দিন হচ্ছে আল কোরআনুল করিম সত্য কথা ইসা আলি ইসলাম সম্পর্কে ইসা আলাম মা সম্পর্কে আল কোরআন পেশ করেছে বিকৃত বাইবেলে নেই সত্য ধর্ম বিকৃত হয়ে গেছে আল্লাহ পাক আলমিন তারপর এরশাদ করেছেন আসমে বেহিম আবসের মুবিন কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে হাজির হবে সেই দিন যত গুমরা পথভ্রষ্ট ছিল দুনিয়ায় তারা অন্ধ ছিল অন্ধ ছিল কি থেকে চোখ থাকা সত্ত্বেও তারা সত্য আর মিথ্যার মাঝে হক আর বাতিলের মাঝে পার্থক্য করত না ভালো মন্দের মাঝে পার্থক্য করত না কোনটা ঠিক পথ আল্লাহর দিন আর কোনটা ভুল মানুষের তৈরি করা যাচাই বাছাই করত না আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা দুনিয়ার ব্যাপারে খুব মাসা আল্লাহ চালাক চতুর দুনিয়ার ব্যাপারে তদন্ত করতে বাহাদুর কোন ব্যবসা বিজনেস কোন কাজকর্ম কোন দেশে গেলে বেশি লাভ আছে কোন দেশে আজকাল স্যালারি ভালো হ্যাঁ সব জানে কিন্তু দিনের ক্ষেত্রে যদি বলেন যে এতগুলি আমাদের দেশের যে দেয় এর মধ্যে কোনটা ঠিক আপনি তদন্ত করবেন না কোনো প্রয়োজন করেন না কোনো প্রয়োজন মাথা ব্যথা নেই যে কোনটা হক কোনটা বাতিল যাচাই করবে না পড়াশোনা করবে না সত্য দিন কোথা থেকে নিতে হবে তার হদিসই নেই তার কাছে কোরআন এবং হাদিস পড়াশোনা করতে হবে কোরআন হাদিস জানতে হবে এবং সেখান থেকে সত্য দিন নেওয়ার চেষ্টা করতে হবে সাহাবাই কেরামদের জামানায় যেই দিন ছিল সেই দিন পেতে হবে তাবেন তাবা তাবেন তাবা জামানায় যে দিন ছিল সেই দিন পেতে হবে সেই দিনে কি এত বিভক্ত ছিল এত কি বিদাত শির্ক ছিল কোন শির্ক বিদাত ছিল এতগুলি নাম ছিল তাহলে এসব জিনিস নিয়ে চিন্তা করবে না আল্লাহ ফাকরাবুল বলছেন যে এরা দুনিয়াতে অন্ধ ছিল সত্য দেখা থেকে দুনিয়াতে এরা বধির ছিল এরা ভালো কথা শুনত না ভালো কথা জানত না কিন্তু আমার সামনে যখন হাজির হবে তখন তারা একেবারে স্পষ্ট সব কথাই শুনবে স্পষ্ট সবকিছু দেখবে আল্লাহ পাক বলছেন আসমে বেহিম ও আবসেদ এই দুটো হচ্ছে আশ্চর্য প্রকাশের বাক্য বা কালিমা আসমে বেহিম আবসের মানে মা আসমা বেহিম অমা আবসারা বেহিম মানে এরা কতই না ভালো শুনবে কত না স্পষ্ট শুনবে আর কত না স্পষ্ট দেখবে ইয়াও মায়া তু না ওই দিন যেই দিন আমার কাছে তারা আগমন করবে কিয়ামতের মাঠে বিচার দিবসে আসবে তাহলে যেই দিন আল্লাহ পাকের সামনে আসবে সেই দিন মানুষ যে কোনো মানুষ সৎ লোক হোক অসৎ লোক হোক স্পষ্ট শুনবে আর স্পষ্ট দেখবে সব কিছু দেখবে একে অপরকে দেখবে আর যা সেখানে হবে সবকিছু প্রত্যক্ষ করবে কিন্তু জালেমরা আজকের দিনে মানে এই পৃথিবীতে ফিদল আলী মবিন সুস্পষ্ট ভ্রষ্টতাই রয়েছে গুমরাহিতে পড়ে রয়েছে ও আনজের হোমিয়মাল হাসরা নবীকে আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি মানব জাতিকে পরিতাপের দিবস থেকে সতর্ক করে দাও ইয়মল হাসরা পরিতাপের দিন আক্ষেপের দিন কোন দিন কেয়ামতের দিন বিচার দিবস বিচার দিবসের নাম ইয়মুল কেয়ামা সেই দিনের অনেকগুলি নাম আছে আল কারিয়া আল হাক্কা তাই না ওই দিনের নাম হচ্ছে আসা ওই দিন হচ্ছে ইয়ামুল হিসাব বহু নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে ইয়ামুল হাসরা কেমতের দিনের নাম কি ইয়ামুল হাসরা হাসরাতুন মানে হচ্ছে আফসুস হাসরাতুন মানে হচ্ছে আক্ষেপ হাসরাতুন মানে হচ্ছে পরিতাপ পরিতাপের দিবস কেন বলা হইল ওই দিনে সৎ লোকও পরিতাপ করবে আক্ষেপ করবে আর অসৎ লোকও আক্ষেপ করবে সৎ লোক আক্ষেপ করবে যে হাই ষাট বছর সত্তর বছর জীবনে এত অল্প ভালো কাজ করে এসছি কেন আরো কেন ভালো করিনি শুধু পাঁচ অপ্ত নামাজ পড়েছি সোননাথটাও ঠিক করে পড়িনি কেন যদি এই দশ রাকাত বারো রাকাত সোননাথটা ভালো করে পড়তাম ফরজটা তো ঠিক পড়েছি কিন্তু এই সন্ন্যতগুলিতে কেন অবহেলা করেছি ফরজটা তো পড়েছি কিন্তু কেমলাল তারাবিটা কেন অবহেলা করেছি ফরজটা তো পড়েছি কিন্তু রমজান মাসে একটা খতম কোরআনও পড়ার তফিক হয়নি কেন কোরআনটা শিখার কেন তৌফিক হয়নি হ্যাঁ সুন্নাত পড়েছে তাহাজুদ পড়ার কেন তৌফিক হয়নি নামাজ পড়েছি দাঁড়িয়ে রাখার কেন তৌফিক হয়নি নামাজ পড়েছি রোজা রেখেছি জাকাত দিয়েছি সব করেছি কিন্তু বিড়ি সিগারেট ছাড়ার কেন তৌফিক হয়নি এইভাবে যারা ভালো কাজও করেছে তারাও আক্ষেপ করে যে হাই হাই হাই সবাইটাকে আরো কেন ভালো কাজে লাগাইনি আরো কেন ভালো কাজে লাগাইনি আরো কেন ভালো কাজে লাগাইনি যেমন সৌদি আরব থেকে যখন এক্সিট লেগে চলে যাবেন দশটা বছর থেকে গেছেন তেমন কিছু করতে পারেননি আট ঘন্টা ডিউটি করেছেন আর ষোলো ঘন্টা ঘুমিয়েছেন ঠিক না আট ঘন্টা ঘুমিয়েছেন আর জুমার দিনে একটা জায় নামাজ নিয়ে দৌড় দিয়েছেন মসজিদে তো জায়গা পাবো না এগারোটার সময় জাগলাম গোসল করলাম সাড়ে এগারোটায় পৌঁছিব মসজিদে তো জায়গা নেই আমার মতো অপদার্থ লোকের জন্য সুতরাং একটা নামাজ হাতে করে দৌড় দিলেন মসজিদে গিয়ে এইরকম সময় কাটিয়েছেন ঘুম আর ঘুম ঘুম আর ঘুম আর অলসতার গাফিলতি আর না হইলে আজে বাজে বন্ধু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া এসব করেছেন দেশে যাওয়ার পরে আক্ষেপ করবেন ভাই অনেক সুযোগ সুবিধা ছিল অনেকে আমাদের সাথে গিয়ে পার্ট টাইম করেছে অনেকে ওভার টাইম করেছে আমি ওভার টাইমও না পার্ট টাইমও না ওইসব কিছু না আর দিন শিখাও না অনেকে গিয়ে আফসুস করবেন দেশে গিয়ে যে দেশে ইসলাম শিখার কোনো ব্যবস্থা নেই হয়তো আল্লাপাক হেদায়ত করলেন আপনাকে দেশে গিয়ে এখানে হেদায়ত হইলেন না অনেকের এইরকম হবে অনেকের ভাগ্যে এরকম জুটবে যে এখানে ইসলামের দিকে ফিরার তৌফিক হলো মন মানসিকতা তৈরি হলো না কিন্তু ধাক্কা খেয়ে যখন পৌঁছে গেলেন বাংলাদেশে হ্যাঁ দেশে যাওয়ার পরে তখন হয়তো সংশোধন না যখন ধাক্কা খেয়েছি এরকম একটা ভালো চাকরি তারপর এক্সিট লেগে গেল তবা করি আল্লাহর কাছে পাঁচক্ত নামাজ পড়া শুরু করলেন তারপরে দেখলেন কিছুই যায়নি ইসলাম সম্পর্কে কোরআনটাও শিখিনি আর এই সৌদি আরবে জানতাম ইসলামী সেন্টার কোরআন শিখার ব্যবস্থা ছিল কোরআন অর্থ বোঝার তফসিলের ব্যবস্থা ছিল ইসলাম শিখার ব্যবস্থা ছিল হাই কেন শিখিনি হাই কেন করিনি হাই কেন দুনিয়া করিনি দিন করিনি তাই না দেশে গিয়ে অনেক আফসুস আক্ষেপ হবে ওই রকমই যারা ভালো মানুষ কোন রকম ফরজ আজেব আদায় করেছেন জান্নাতে যাবেন তারাও আক্ষেপ করবেন জান্নাত যাব কিন্তু এত নিচু শ্রেণীর জান্নাতি কেন নিচু শ্রেণীর জান্নাতি কেন আক্ষেপ করবেন আর যারা জাহান্নামি হবে তাদের তো আক্ষেপ আর পরিতাপের শেষ থাকবে না তাদের জন্য অমল হাসরা আক্ষেপের দিবস পরিতাপের দিবস হাই হাই কেন এই কাজ করেছিলাম হাই কেন এই কাজ করেছিলাম কেন কথাগুলো মানিনি কেন কথাগুলো শুনি আমাদের তো বলা হয়েছিল বালাকাত জাহানা নাজির হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল আলেম এসেছিল দায়ী এসেছিল দিন শিখার কথা আমাদের কাছে পৌঁছেছিল নামাজের কথা মানুষে বলেছিল হাইয়ার লোকেরা সলা সলা বলতো আমরা ঘরে উঠিয়ে যেতাম হাইয়ার লোকেরা সলা সলা বললে আমরা লুকিয়ে যেতাম লুকিয়ে যেতাম আফসুস করবে আফসুস করবে সেই দিন যারা শির করেছে যারা বিদাত করেছে আফসুস করবে যে হাই নবীর তরিকা কেন চলিনি কোরআনে মহাদেশে কেন খোঁজ খোঁজ করিনি যে এটা কি আমল আসলে নবীর নাকি এটা বানাওয়াট আমল মোল্লাদের আমল এই দুরুদটা কি নবীর দুরুদ না মোল্লাদের বানানো দুরুদ কেন খোঁজ করিনি এই মিলাদ মহফিল কি ইসলামের না কি বানানো ঈদে নবী কেন খোঁজ করিনি অমুল হাসরা সেদিন আক্ষেপ সকলেই করবে ভালোর আক্ষেপ করবে যে বেশি কেন করিনি আর মন্দর আক্ষেপ করে যে হাই মন্দ কেন সিরিক কেন করেছিলাম বিদাত কেন করেছিলাম নামাজ কেন পড়িনি পাপ কেন করেছিলাম ইত্যাদি ইত্যাদি আল্লাহ ফাকরুল আলমিন এরশাদ সাথে ওয়ান হোম হে মান হে নবী তুমি মানব জাতিকে পরিতাপের দিবস থেকে সতর্ক করে দাও সেই দিন বদলা থাকবে কর্ম থাকবে না আর আজকে কর্মের সুযোগ আছে বদলা নেই ঈদ কজিয়াল আমর যখন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে ফারিকুন ফিল জান্না একদল জান্নাতি তাদের ইমান আমলের ভিত্তিতে কর্মের ভিত্তিতে অফারিকুন ফিস সাইর আর একদল জাহান্নামি তাদের কুফুরির কারণে শিরকের কারণে বা পাপের কারণেই ওহম ফি গাফলাহ এরা ছিল গাফিল অতিথি ওহম ফি গাফলাহ এরা পৃথিবীতে ছিল গাফিল অতিথি আর আজকে চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে আমাদের দিনে চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে দুনিয়াতে এরা ছিল ওহম ফি তেন ফির দুনিয়া পৃথিবীতে এরা গাফিলতিতে ছিল ওহম আর তারা বিশ্বাস করেনি বিশ্বাস করেনি আসলে আখেরাতের কথা পরকালের কথা বললে এগুলো হুজুরদের কথা হুজুররা কি বলবে দিনের কথা শুনতে আসতে বলে হুজুররা কি বলবে নামাজ রোজার কথাই তো বলবে ওই আখেরাত পরকাল জান্নাত জানাম এগুলি তো বলবে ও তো জানাই আছে ভয় নেই কিছু আল্লাহর ভয় পরকালের ভয় নেই বিশ্বাস করেনি আল্লাহ পাক তারপরে সাদ করছে ইন্না নাহনুল হা আলিহা লেই না ইউরজাউন নিশ্চয় আমি আল্লাহ পৃথিবী এবং এই পৃথিবীর ওপর ভূপৃষ্ঠে যে কেউ রয়েছে বা যা কিছুই রয়েছে মান মানের অর্থ কখনো মায়ের অর্থে হয় মান মানে কে আর মা মানে কি কখনো কখনো ব্যতিক্রম হয় মান মায়ের অর্থে ব্যবহার হয়ে থাকে তো আল্লাহ পাক রব্বুল আলমিন শুধু ব্যক্তির মানে ফের মালাইকা ফেরিস্তা মানুষ আর জিনেরই যে মালিক হবেন তা নয় তো মান আলাইহা মানে মা আলাইহা এই ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে যে কেউ রয়েছে এবং যা কিছু রয়েছে সব কিছুর আল্লাহ পাক ওয়ারিস হবেন মানে মালিক হবেন আল্লাহ পাক এই ঘোষণা করেন ওয়া না ইউর এবং আমার কাছেই ফিরে আসতে হবে ফিরিয়ে নিয়ে আসা হবে সমস্ত মানুষকে আল্লাহ ফাকরবুল আলম তারপরে এরশাদ করছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম আর স্মরণ করো এই কিতাব ইব্রাহিম আলী সালামের কথা বা ইব্রাহিম আলী সালামের ঘটনা ইন্নাহু কানা সিদ্দিক কয়েকজন নবী রসুলদের আল্লাহ ফাকরবনের সংক্ষেপে এখানে কিছু কথা বর্ণনা করেছেন তার মধ্যে শুরু করেছেন আল্লাহ ফাকরব ইব্রাহিম আলী সালামকে দিয়ে যিনি অধিকাংশ নবী রসুলদের পিতা অধিকাংশ নবী রসুলদের পিতাকে এব্রাহিম আলী সাল্লাম এর জন্য এব্রাহিম আলী সাল্লামকে আবুল আম্বিয়া বলা হয় নবীগণের পিতা আর আমাদের দেশে যে প্রসিদ্ধ কথা আছে জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাম এর কোনো দলিল কোরআন হাদিসে স্পষ্ট নেই হ্যাঁ তো মিল্লাতে আবিকু ইব্রাহিম মানে আবিকুম মানে আম্বিয়া রসুলগণের পিতা মোহাম্মদ আলী সাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম আলী সাল্লাম ঈসা মুসা যত বনি ইসরায়েলদের নম্বী তাদের পূর্বপুরুষ হচ্ছেন ইব্রাহিম আলী ইসালাম তো এইভাবে ইব্রাহিম আলী সালাম নবী রসুলগণের পিতা জি আল্লাহ পাকের সাদ করে স্মরণ করো এই কিতাব ফিল কিতাবে মানে ফি হাজাল কিতাবে এই কিতাবে মানে কোরআনে কেরিমে ইব্রাহিম আলী সালামের কাহিনী ইন্নাহু কানা সিদ্দিক নবিয়া নিঃসন্দেহে সে ছিল সিদ্দিক মানে মহাসত্যবাদী সিদ্দিক মোবালাগার সাগা যাতে অর্থের ব্যাপকতা রয়েছে সাদেক মানে সত্যবাদী সাদেক মানে সত্যবাদী আর সিদ্দিক মানে মহাসত্যবাদী বড়ই সত্যবাদী সিদ্দিক এই জন্য সাদেক অনেকে আছে কিন্তু সিদ্দিক নয় সিদ্দিক নয় আল্লাহ কোরআনে কেরিমে এই জন্য নবী রসুলগণের পরে সিদ্দিকদের স্তর বলেছেন তারপরে শহীদ বা ওলামাদের সোহাদার ও দুটি তফসির সোহাদা হচ্ছে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন আর সোহাদা শাহেদ আল্লাহর সাক্ষ্য প্রদানকারী অলমাই কেরাম তো অলমাই কেরামদেরকে আল্লাহ পাক নবী রসুল সিদ্দিক তারপরে স্থান দিয়েছেন আর শহীদদেরকে আর তারপরে সলেহীন নেক লোকেরা সৎকর্মশীল হয়তো আলেম নয় হয়তো আল্লাহ রাস্তায় শহীদ হয়নি কিন্তু তারা নেক লোক ছিল সৎকর্মশীল ছিল তাদের দ্বারা কোনো বড় গুণা হয়নি এবং তারা ফরজ অজেব ছাড়েনি হারাম কাবিরা করেনি এরা সলেহীন নেক লোক মমিনদের মধ্যে থেকে যারা শির্ক মুক্ত ছিল বিদাত মুক্ত ছিল এরা হচ্ছে সলেহীন আর যদি শিরিক থাকে বেদাত থাকে আর যতই দাড়ি হোক না কেন আর যতই নামাজ হোক না কেন সলহীন নাই তারা গায়ের সলেহীন তারা সলহীন কখনো নাই তো আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন যে ইব্রাহিম আলি সাল্লাম কি ছিলেন সিদ্দিক আর শুধু সিদ্দিক নয় সিদ্দিকের সাথে সাথে তিনি কি ছিলেন নবিয়া নবী ছিলেন বরং রসুলও ছিলেন তিনি রসুল সোহফে ইব্রাহিম আল্লাপাক ইব্রাহিম আলী সালামের সাহিফা মানে পুস্তকাদির কথা আল্লাপাক উল্লেখ করেছেন তার মানে তিনি রসুলও ছিলেন নবী ছিলেন রসুল ছিলেন আর সিদ্দিক ছিলেন তাহলে সিদ্দিক নবী ছাড়াও হতে পারে নবী ছাড়াও সিদ্দিক হইতে পারে আর প্রত্যেক নবী হচ্ছেন সিদ্দিক প্রত্যেক নবী হচ্ছেন সিদ্দিক মহাসত্যবাদী জি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিনকে এবং গাইব অদৃশ্যকে আল্লাহ পাক যা তাদেরকে বলেছেন আর প্রত্যেক নবী রসুল নন কিন্তু প্রত্যেক রসুল নবী ঈদ আলী আবি হ্যাঁ তারপরে তার পিতার সাথে আজারের সাথে যে কথোপকথন হয়েছিল ইসলামের দাওয়াত সম্পর্কে ইসলামের কথা বা ইমানের কথা পৌঁছাবার ক্ষেত্রে এই বিষয়গুলিকে আল্লাপাক এখানে উল্লেখ করেছেন বলছেন ইদকাল আলিয়া বিহে যখন তিনি বলেছিলেন তার পিতাকে আজারকে যেমন আজারের কথা কোরআন এখানে অন্য আয়াতে সুরে আনাম আল্লাহ বলছে ইদকাল ইব্রাহিম বিহে আজারা যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতা আজরকে বলেছিলেন তো এই আজার কে যখন বলল বললেন ইব্রাহিম আলী সাল্লাম ইয়া আবাতে হে সম্মানিত শ্রদ্ধ আব্বা আরবিতে ইয়া আবি হ্যাঁ ইয়া আবি মানে হচ্ছে হে আব্বা বা ইয়া আব্বা কিন্তু ইয়া আবাতি এটা শ্রদ্ধা প্রকাশের জন্য ভালোবাসা প্রকাশের জন্য এই তাটাকে বাড়ানো হয়েছে ইয়ার বিনিময়ে তা এসছে ইয়া আবির জায়গায় ইয়া আবাতি লেমা তাবুদু মালা ইয়াসমা ওয়ালা ইউবসির ওয়ালা ইউবনি আনকা সাইয়া আপনি কেন এবাদত করছেন আপনি কেন পুজো করছেন এমন সব দেবদেবীর যারা শোনেও না দেখেও না ওয়ালা ইউকুনি আনকা সাই আর আপনার কোনো কাজেও আসতে পারে না আপনার কোনো উপকারও করে দিতে পারে না আগনা ইউগ্নি মানে কাজে আসা আগনা ইউগ্নি মানে উপকার করা কাজে আসা ওয়ালা ইউকুনি আনকাশে মা আগনা আনহো মালহু অমা কাসাব ওখানে মাজির শেখা দিয়ে মা আগনা আনহু এই আবুল আহাবের কাজে আসেনি উপকার করতে পারেনি আনহো মালহু তার ধন সম্পদ অমা কাসাব আজ আসে উপার্জন করেছিল তাহলে দুনিয়ার উপার্জন যা তার ছিল আর ধন সম্পদ তার কোনো কাজে আসেন ইয়া আবাতে হে শ্রদ্ধি আব্বা আনি মিনাল আমার কাছে এমন জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে মালা ইয়া থেকে যা আপনার কাছে আসেনি কোন জ্ঞান বাবার কাছে ছিল না কিন্তু ইব্রাহিম আলী সাল্লামের কাছে ছিল অহির জ্ঞান হ্যাঁ দিনের জ্ঞান পরকাল সম্পর্কে জ্ঞান জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান আখেরাতে কি হবে মানুষের সঠিক দিন সম্পর্কে তৌহিদ সম্পর্কে জ্ঞান হ্যাঁ শির সবচেয়ে বড় অপরাধ এই বিষয়গুলি এই জ্ঞানগুলি আপনার নেই দুনিয়ার জ্ঞান থাকতে পারে কিন্তু এই দিন সম্পর্কে আর আখেরাত সম্পর্কে জ্ঞান ইব্রাহিম আলী ইসলামের কাছে ছিল মা আল্লাহ থেকে যা তার পিতার কাছে আসেনি ফাত্তাবেনি সুতরাং আমার অনুসরণ করুন হে আব্বা আমাকে মানুন আমার কথা শুনুন ইত্তাবা মানে অনুসরণ করা মেনে চলা আমার অনুসরণ করুন আহ দেখা সিরাতন সইয়া তাহলে আপনাকে সরল পথে নিয়ে যাব। তাহলে আপনাকে সরল পথ প্রদর্শন করব। ইয়া আবাতে হেসরদ্দি আব্বাই লাবুদি শৈতান আপনি শয়তানের পুজো করিয়েন না শয়তানের পূজা করিয়েন না ইন্না শৈতান কান আলীর রহমান আসিয়ে কারণ শৈতান দয়াবান আল্লাহ পাকের নাফারমান বিরুদ্ধাচরণকারী শয়তানের পূজা করিয়েন না যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে তারা শয়তানের পূজা করে তারা কি করে শয়তানের পূজা করে ইব্রাহিম আলী ইসলামের বাবা আজর কি ইবলিশ শয়তানের পূজা করেছিল কোনো জিনের পূজা করত কার পূজা করত দেবদেবীর পূজা করত কিন্তু দেবদেবীর পূজা যেহেতু জিন শৈতানের কুমন্ত্রণ অশ্বাসার মাধ্যমে সৃষ্টি হয়েছে মানব জাতির মধ্যে জিন শৈতান অশ্বাসা কুমন্ত্রণ দিয়েছে মনে জাগিয়েছে যে এই নিজের হাতে মূর্তি গড় আর পূজা কর এই জন্য বলা হয়েছে যে এটা শয়তানের পূজা যত মন্দ কাজের কথা মানুষের অন্তরে আসে উদ্রেক হয় আর সেগুলিকে তারা করে এগুলি হচ্ছে শয়তানের কাজ এই জন্য আল্লাহ ফাকরুল আলমিনে জুয়াকে সারা মদকে কি বলেছেন মিনামালিশ শয়তান ইন্নামাল খামরো মদ ওয়াল মাইসর জুয়া ওয়াল আনসাব আর এই প্রতিমা পুতুল পূজা বল আজলাম আর ভাগ্য নির্ণয় করা আমার ভাগ্য ভালো কিনা হাতের রেখা দেখে ভাগ্য ভালো কিনা হ্যাঁ অমুক পাখির ডাক আসলো আজকে ভাগ্য খারাপ গ্রামের অবস্থা খারাপ ইত্যাদি আজকে ভালো আজকে মন্দ ইত্যাদি সকালবেলা উঠেই দেখলাম শুকুর কুকুর সকালবেলায় দেখলাম ডোমের ছেলে সুতরাং ভাগ্য খারাপ এগুলি হচ্ছে কি মিন আমালি শৈতান শয়তানের কাজ এগুলি তাহলে সমস্ত পাপ হচ্ছে শয়তানের কাজ শয়তান করে আর শয়তান করায় মানুষ শয়তান জিন শয়তানে করে আর মানুষ শয়তান জিন শয়তানে করায় জিন শয়তান অন্তরে অশ্বাসা কুমন্ত্রণ দেয় অন্তরে খারাপ কথা জাগায় এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে শিরকুফুরি থেকে শুরু করে সমস্ত পাপ আর মানুষ শয়তান সলা পরামর্শ দেয় যে কি করছিস তুই তোর মতো বোকা কেউ আছে তোর একটা গার্লফ্রেন্ড নেই তোর মতো বোকা কেউ আছে আজকাল কলেজের মেয়েরা বলে তোর মতো পাগলি কেউ আছে একটা বয়ফ্রেন্ড নাই আমাদের কত কার সাথে হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছেন না তো মানুষ শৈতানরা খারাপ পরামর্শ দেয় এইরকমই যারা শিরকুফরি করে আরে আল্লাহর কাছে সরাসরি পৌঁছা যায় ওসিলা না ধরলে ওসিলাকে পীর ওসিলাকে বলছে কবর মাজার মাজারে কবরে না আল্লাহকে পাওয়া যায় সাত আসমানের উপরে আল্লাহকে পাওয়া যায় যেমন তেমন কথা আল্লাহকে পাওয়া এগুলি হলো শয়তান মানুষ শয়তান মানুষ শয়তান গোমরাহ করছে আর জিন শয়তান অশ্বাসা দিচ্ছে অন্তরে যে না কথা যখন বলছে যায় এতদিন ছেলে মেয়ে হইল না এতদিন রোগটা ভালো হইল না কত ডাক্তার কত কবিরাজ করলাম যায় মাজারে যায় দরগাহে যায় জিন শয়তান নিয়ে গেল আর মানুষ শৈতানে সলা পরামর্শ দিল যে আল্লাহকে সরাসরি পাওয়া যায় না আল্লাহর কাছে দোয়া সরাসরি কবুল হয় ওসিলা লাগবে আর ওসিলা ইমান আমল নাই ওসিলা ইসলামে আছে কিন্তু ইমান আমল আপনার কর্ম আপনার আমল কিন্তু না ওগুলো ধরবে না কোরআন হাদিসের কথা ধরবে না ওই মানুষ শৈতানে যা শিখিয়ে দিয়েছে বিদাতি কারি আলেম সমাজ যা শিখিয়ে দিয়েছে এরা হলো শৈতান সুতরাং আল্লাহ ছাড়া অন্যের পূজা করা হচ্ছে শৈতানের পূজা যদিও আল্লাহর ওলির পূজা হোক না কেন জিলানির পূজা হোক না কেন জিলানির কবরে সেজদা হোক না চিস্তির কবরে সেজদা হোক না কেন কিন্তু যখন সেজদা করলো আল্লাহ ছাড়া অন্যকে তখন সেটা শয়তানের পূজা হইল লাগুদি শৈতান হে আব্বা শয়তানের পূজা করিও না এন্না শৈতান কান আলীর রহমান আসিয়া কারণ শৈতান দয়াবান আল্লাহ পাকের নাফারমান বিরুদ্ধাচরণকারী আর সে চাই এই জিন শৈতান চাই যে সমস্ত মানুষ আল্লাহর নাফারমান হয়ে জাহান নামে চলে যাক তার সাথে ইয়া আবাতে হে প্রিয় আব্বা এমনি আফ আমাকে ভয় লাগে আমি আশঙ্কা করি আইয়ামাসাকা মিনার রহমান যে দয়াবান আল্লাহর পক্ষ থেকে আপনাকে শাস্তি আজাব স্পর্শ করে আসা আজাব ধরে ফেলবে আপনার ওপর কখন যে আল্লাহর আজাব আসলো যদি অবস্থায় থেকে যান এই বলে এব্রাহিম আলী উপদেশ দিচ্ছেন পিতাকে ফাতাকুন আলী শৈতান ওয়ালিয়া তখন আপনি শয়তানের বন্ধু হয়ে পড়বেন আল্লাহ আজাব আসবে আর কখন আপনার এই শিরকুফুরি অবস্থায় মত চলে আসবে তবার তৌফিক হলো না ইমানের তৌফিক হলো না শয়তানের বন্ধু হয়ে জাহান নামে চলে যাবেন এসব উপদেশ নসিহতের জবাবে ইব্রাহিমকে তার পিতা কি বলল শুনুন আল্লাহ বলছেন কালা ইব্রাহিমের বাপ বলল আর আগেবুন আন্তান আলিহাতি ইব্রাহিম হে ইব্রাহিম তোমাকে ছোট থেকে মানুষ করলাম কোলে পিঠে করে কত আদর যত্ন করে মানুষ করলাম আর তুমি আমার দেবদেবী থেকে বিমুখ হয়ে যাচ্ছ আর রাগে বুন রাগে বা আনহ মানে হচ্ছে বিমুখ হয়ে যাওয়া মুখ ফিরিয়ে নেওয়া উল্টো দিকে চলে যাওয়া আর রাগে বার প্রিপোজিশন সেলা যদি ফি আসে তাহলে আগ্রহী হওয়া উদ্গ্রীব হওয়া ঝাঁপিয়ে পড়া হয় তো এখানে আর বুন আন্তা আন আলেহাতি আন এসছে আন যখন আসবে মান রাগে আন সুন্নতি যে ব্যক্তি আমার আদর্শ থেকে বিমুখ হবে উল্টো দিকে যাবে ফলে ইসলাম মিন্নি সে আমার উম্মতের লোক নয় আমার দলের লোক নয় আল্লাহাক বলছেন যে এই আজার ইব্রাহিমের বাপ বলল ইব্রাহিমকে আর আগে আন্তা আন আলেহাতি আমার দেবদেবী থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ হে ইব্রাহিম তুমি এই রকম আচরণ থেকে বিরত যদি না হও সাবধান না হও ছাড়ো এইসব কথা ছাড়ো এইসব তোমার বক্তব্য ছাড়ো ওইসব বাতিল ধর্ম নতুন ধর্ম হকটাকে যখন হক বাতিলে চাপা পড়ে যায় তখন বাতিলটাকেই মনে করা হয় যে এটা পুরাতন এটাই ঠিক ঠিক না আর আমাদের সমাজে ইসলামের অবস্থাটা ঠিক ওইরকম হয়েছে আপনি কোরআনে মহাদিসের কথা বলেন বোঝা নতুন ধর্ম নিয়ে এসছে তৌহিদের কথা বলেন সুন্নতের কথা বলেন বলি কোথা থেকে বিদাতি এসছে তো কাদিয়ে নিয়ে এসছে হ্যাঁ ইহাবি এসছে হ্যাঁ আর যারা শির বিদাতে ডুবে আছে হ্যাঁ ঠিক এটাই তো ধর্ম উলিয়া উলিয়ার মাজার এগুলির কাছে না পাবো তো পাবো কোথায় এটাই তো ধর্ম আসল তাই না এটাই হলো তাদের ধর্ম তো বাতিলে হক চাপা পড়ে গেছে যার ফলে হককে চিনতে পারে হকটাই নতুন লাগছে অথচ হকটাই ছিল পুরাতন নবী করিম সাল্লা নিয়ে এসছেন তৌহিদ এবং নবীর আদর্শ বলছেন আল্লাহ ফাকরাবুল আলমিন যে এই আজার কি বলল লাইল্লাম তান্তাহি তুমি যদি এইরকম আচরণ না ছাড়ো বিরত না হও ইনতাহা মানে বিরত হও ক্ষান্ত না হও লা আর জমান্নাকা তাহলে তোমাকে পাথর মেরে ধ্বংস করে দেবো লা আর জমান রাজা মায়ার যাও মানে পাথর মেরে ধ্বংস করে দেওয়া মেরে ফেলা পাথর দিয়ে তোমাকে মেরে ফেলবো ওয়াহজুরনি মালিয়া আর না হলে বাঁচতে যদি চাও তাহলে ওহজরনি আমার থেকে দূরে হয়ে যাও চিরতরে মালিয়ান মানে দীর্ঘকালের জন্য মানে চিরকালের জন্য আমার বাড়িতে আস পা দেবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও দেশ থেকে বেরিয়ে যাও রাখবো না তোমাকে ওহজরনি মালিয়া মালিয়ার এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ আর কেউ কেউ আর ওর অর্থ করেছেন মালিয়ান মানে হয় অক্ষত রাখা সুস্থ থাকা সুস্থ থাকা অক্ষত থাকা এই অর্থটাও মালিয়া হয় তা এইরকমই সচ্ছল ব্যক্তিকেও মালি বলা হয় হম সচ্ছল ব্যক্তিকেও মালি এই অর্থেই বলা হয় তা ওহাজর্নি মালিয়ার অর্থ কি হবে ওহাজর্নি আমার থেকে দূরে হয়ে যাও আমাকে আপন অবস্থায় ছেড়ে দি আমি যেই অবস্থায় আছি সেই অবস্থায় আমাকে ছেড়ে দিয়ে তুমি দূরে হয়ে যাও তুমিও ভালো থাকলে তুমিও বেঁচে থাকলে আর আমি আমার ধর্মে ভালো থাকলাম ওহাজর্নি মালিয়া কালা তখন ইব্রাহিম আলি সাল্লাম বললেন সালামুন আলাইকা হে আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক সালাম আপনাকে সালাম বলছি আপনার বিরুদ্ধে কোন রকমের খারাপ পদক্ষেপ নিই না আমি আস্তাক ফিউলাকা রব্বি আমাকে যদি তাড়িয়েও দেন চলে গেলাম বাড়ি থেকে বাড়ি থেকে বিতাড়িত হয়ে গেলেন বেরিয়ে যেতে হইল সাস্তাক ফিরুলাকা রব্বি আমার রব আল্লাহ পাকের কাছে আপনার জন্য আমি শীঘ্রই মার্জনা কামনা করতে থাকব আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও এই যে ওয়াদা করেছেন ইব্রাহিম আলী সালাম এই জন্য এই ওয়াদার ভিত্তিতেই তিনি তার বাবার জন্য দোয়া করেছিলেন ওয়াকফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন অন্য আল্লাহ পাকের সাদ করেছেন যে ইব্রাহিম আলী আল্লাহর কাছে দরখাস্ত করে হে আল্লাহ আমার পিতাকে তুমি মাফ করে দাও ইন্নাহু কানা মিনাদ দাল্লিন বড়ই গোমরাহ বড়ই গোমরাহকে মাফ করে দাও মরে যাওয়ার পরেও এই ওয়াদার ভিত্তিতে দোয়া করেছিলেন আল্লাহ পাক নিষেধ করেছেন আল্লাহ পাক নিষেধ কাফের মুশরিকের জন্য দোয়া করা যদি কুফরি শিরকের অবস্থায় মারা যায় তো দোয়া করা আল্লাহ পাক নিষেধ করেছেন ইন্নাহু কানাবি হাফিয়া নিশ্চয় আল্লাহ পাক আমার ওপর বড় মেহেরবান হাফিয়ন মানে বড় দয়াবান মেহেরবান ওয়া আতা জেলুক অমাতাত ওনামিন দুনিল্লা আর আপনাদের থেকে আমি পৃথক হয়ে যাচ্ছি এই তাজালা মানে একদিকে সাইড হয়ে যাওয়া পৃথক হয়ে যাওয়া আমি আপনাদের থেকে মানে আব্বাকে এবং জাতিকে সম্বোধন করে ইব্রাহিম সালাম বলছেন যে আপনাদের থেকে আমি পৃথক হয়ে গেলাম অমাতাদিন আর আল্লাহকে বাদ দিয়ে যেসবকে আপনার আহ্বান করছেন দেবদেবীকে ডাকছেন এদের থেকে আমি পৃথক হয়ে গেলাম তাহলে ইব্রাহিম আলী ইসলামের ধর্ম হচ্ছে এক আল্লাহকে ডাকা গাইরুল্লাহকে ডাকা থেকে পৃথক হয়ে যাওয়া সুতরাং ইব্রাহিম আলী ইসলামের মিল্লাতের উপর যারা থাকবে তারা যেমন হরে রাম হরে কৃষ্ণ করবে না তেমন ইয়া গৌসুল আজমও বলবে না ইয়া গরিব নওয়াজ মাদাদও বলবে না ইয়া রাসুল্লাহ মাদাদও বলবে না ইয়া অমুক বাবা মাদাদও বলবে না এটা হচ্ছে বাতিল আর ইব্রাহিম আলী ইসলামের নিয়ে আসা দিন হচ্ছে হক মিল্লাতা আবিকুম ইব্রাহিম হোয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলী ইসলামের দিন হচ্ছে যে শির থেকে পৃথক হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া ওয়া আদৌ রব্বি আমি দোয়া করতে থাকবো আমার রবের কাছে আশা আল্লাহ রব্বি সাকিয়া আমি আশা রাখি যে আমি আমার রবকে ডেকে কখনো হতভাগা হব না সাকিউন মানে হতভাগা হওয়া দুর্ভাগ্য হ্যাঁ তা আমি কখনো হতভাগা হবেন আল্লাহকে ডেকে আল্লাহকে ডাকলে অবশ্যই আল্লাহর কাছে পাবো চিন্তা করুন তো যে আল্লাহ রব্বুল আলমিন তিনি সর্বশক্তিমান তিনি সর্বশক্তিমান তিনি দাতা যদি ধরেই নেন এক মিনিটের জন্য বিশ্বাস না করি কারণ বিশ্বাস করা কুবরি যে আল্লাহ ছাড়া অন্য কিছু দিতে পারে তা আল্লাহ বেশি দিতে পারেন না জিলানি চিস্তি বেশি দিতে পারে তাহলে যিনি সব সবকিছু দিতে পারেন তার কাছে না চেয়ে তার বান্দার কাছে কেন চাইতে যাবেন চিন্তা করেন প্রথম কথা দিতেই পারেন না কিন্তু যদি ধৈর্য নেন তর্কের খাতিরে দেখলি এও দিতে পারে ওই দিতে পারে যে বেশি দিতে পারে তার কাছে না চাইবেন আপনার যদি কোম্পানিতে সরাসরি আপনার হটলাইন থাকে আপনার বসের সাথে হ্যাঁ আপনার বসের সাথে আপনার জিএম এর সাথে তাহলে আপনার অ্যাকাউন্টেন্টকে কে পুছে হ্যাঁ আপনার ওই আপনার ওই সাইট ম্যানেজার ওকে কে পুছে তাই না আপনি পরোয়াই করবেন না পরোয় করবেন যদি আশঙ্কা না থাকে আশঙ্কা যদি এদেরকে ওভারটেক করে ওপর দিকে চলে যায় এদেরকে এদিকে পাস কেটে যদি সামনে চলে এরা ক্ষতি করতে পারে এই ভয় থাকলে যাবেন না আর যদি এইরকম কোনো ভয় না থাকে তাহলে আপনার হটল না আছে অসুবিধা কি আমি ডাইরেক্ট পৌঁছিব পারমিশন নেওয়ার কি আছে সিকিউরিটিকে জিজ্ঞাসা করার কি আছে আমি বসের কাছে যাব কি যাব না আমি তো ডাইরেক্ট যেতে পারি তাই না তো রব্বুল আলমিন রব্বুল আলমিন মহান দাতাকে বাদ দিয়ে অসহায় আল্লাহর গোলামদের কাছে চাওয়া কত বড় বেকুফি মানুষের আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন যে ইব্রাহিম আলী সাল্লাম বাপ থেকে পৃথক হয়েই গেলেন দেশ থেকে বিতাড়িত হয়ে গেলেন ফালাম্মা যখন ইব্রাহিম আলী সাল্লাম তাদের থেকে পৃথক হয়ে গেল অমায়াবুদুনামিন্দুনিল্লা আল্লাহকে বাদ দিয়ে যেসবের তারা পূজা করত তা থেকেও পৃথক হয়ে গেল ওয়াহাবনা আল্লাহ ইসাহ তখন তাকে আল্লাহ পাক দান করলেন কি দান করলেন ইসহাক দান করলেন আর ইসহাকের পুত্র হিসাবে পৌত্র ইয়াকুব ইব্রাহিম আলী ইসলামের ছেলে ইসহাক আর ইসহাকের ছেলে ইয়াকুব আল্লাহাক দান করলেন অকুল্লান যা শুধু দান করলাম না ছেলেই দিলাম না ছেলের ছেলে নাতি দিলাম না বরং কি দিলাম অকুল্লান জাল না নবী আর প্রত্যেককে আমি নবীও করে দিলাম নবীও করে দিলাম তাহলে আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করলে আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য মসিবত বরদাস্ত করলে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য ঝুঁকি নিলে আল্লাহ পাক তার মহাপুরস্কার আখেরাতে দিবেন দুনিয়াতে অবশ্যই দেবেন বাস্তব প্রমাণ এই আয়াত প্রমাণ করে এতে থেকে আমরা শিক্ষা নিতে পারি আপনার একটা ঝুঁকি হইল আপনার একটু কষ্ট হলো দিনের খাতিরে তৌহিদের খাতিরে নবীর আদর্শের খাতিরে কোরআনে মহাদিসের খাতিরে ইসলামের খেদমতের খাতির আল্লাহ পাকে এই উত্তম বদলা অবশ্যই দেবেন উত্তম বদলা অবশ্যই দেবেন কিন্তু শর্ত হচ্ছে যে আপনি হক পথে কোরআন এবং সন্ন্যার পথে আছেন কিনা ইসলামের নামে আবার সন্ত্রাসের পথে না থাকেন ইসলামের নামে আপনি হ্যাঁ জঙ্গি না হন ইসলামের নামে আপনি বিদাতি না হন ইসলামের নামে আপনি শির্ক সুফিবাদে বিশ্বাসী না হন ইসলামের নামে যখন আছেন কাজে কর্মে কোরআনে মহাদিসের ওপর ইসলাম ইসলামে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো বালা মুসিবত যদি আসেও তো ওর উত্তম প্রতিদান আল্লাহ পাক দেবেন ইব্রাহিম আলী ইসলাম ইরাকের মানুষ তার পিতার বাড়ি কোথায় ছিল এরাকে ইরাক থেকে হিজরত করলেন চলে গেলেন তিনি ফিলিস্তিন মেসর মেসর চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আর স্ত্রী দিলেন হাজার হ্যাঁ আর এক স্ত্রী তো সারা ছিল সে সারা কিনে সফর করেছে আর লুত কিনে সফর করেছিলেন ছেলের জন্ম হইল ইসমাইল হলো হাজার হাজারের পেট থেকে আর সারার পেট থেকে হইল ইসহাক আর ও নবী ইসমাইলও নবী আবার ও নবী হ্যাঁ ইয়াকুবের ছেলে আবার ইউসুফ ও নবী নবী আর নবী হ্যাঁ আল্লাহ ফাকরাবুল আলমিন এই বরকত দিলেন আর আমি তাদেরকে দান করলাম আমার রহমত থেকে আমার অনুগ্রহ থেকে ওয়াজা আল্লাহম লিসানা সিদ্দিন আলিয়া এবং তাদেরকে আমি সুউচ্চ খ্যাতি দান করলাম সুউচ্চ সুখ্যাতি দান করলাম লিসানা সিদ্দিন শাব্দিক অর্থ হচ্ছে লিসান মানে হচ্ছে জবান আর সিদ্ক মানে হচ্ছে সত্য সত্য জবান আর আলিয়া মানে সুউচ্চ এর ভাব অর্থ হচ্ছে যে সুউচ্চ সুখ্যাতি যার সুখ্যাতি হয় তো মানুষ সত্যিকার অর্থে তার প্রশংসা করে গুণগান করে করে না যদি সত্যিকার অর্থে সত্যিকার অর্থে ভালো মানুষ হয় আর ভালো মানুষকে সত্যি ভালোবাসে ওখানকার লোকেরাও ভালো হয় ওই লোকগুলিও ভালো হয় তাহলে কি করে সমালোচনা করে বদনাম করে না কি করে সুনাম করে তো লেসানা সিদ্ক সত্য জবান সত্য জবান দিলাম মানে সবাই সত্য জাবানে সত্য কথায় তার সুনাম করতে লাগলো ইব্রাহিম আলী সালামের সুনাম ইসমাইলের সুনাম ইসাকের সুনাম ইয়াকুবের সুনাম সুনাম গোটা বংশের সুনাম আর সুনাম কেমন পর্যন্ত এই সুনাম শুধু সু সুউচ্চ সুখ্যাতি এবং সুনাম আল্লাহ ফাকরাবুল আলমী দান করলেন তাদেরকে আল্লাহ ফাকরুল আলম তারপর এরশাদ করেছেন ওয়াজকুর ফিল কিতাবে মুসা আর স্মরণ করে এই কিতাবে মুসা আলী ইসলামের কথা তিনিও বন ইসরায়েলের অর্থাৎ ইব্রাহিম আলী সালাম বংশের নবী ইন্নাহু কানা মুখলাসান তিনি ছিলেন আল্লাহ পাকের মনোনীত আখলাসা ইখলস মানে নিখুঁত নির্ভেজাল করে নেওয়া আল্লাহ পাক তাকে নিখুঁত নির্ভেজাল ভাবে মনোনীত করে নিজের বাছাই করলেন নবী রসুল করে মুখলাসান ওয়াকানা রাসুল নবিয়া এবং তিনি রাসুলও ছিলেন নবীও ছিলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক মৌসা আলি সাল্লামকে কি কিতাব দিয়েছিলেন তাওরাত দিয়েছিলেন আল্লাহ পাক তার সাথে কথা বলেছেন আইমান আর আমি তাকে ডেকেছিলাম ডাক দিয়েছিলাম তুর পাহাড়ের ডান দিক হতে তুর পাহাড়ের ডান দিক হতে আল্লাহ পাক রব ডাক দিয়েছিলেন যে আইয়া মুসা হে মুসা ইন্নি আন আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ ফাখলা না আলেই তুমি তোমার স্যান্ডেল জুতো খুলে আসো হয়তো স্যান্ডেল জুতাই নাপাকি ছিল হয়তো যা মুসা আলি সালাম জানতেন না ইন্না কাবিল ওয়াদিল মোকাদ্দাসে তুয়া তুমি পবিত্র তুয়া নামক স্থানে উপস্থিত হয়েছ ওয়া আনাখতার তোকা আমি তোমাকে বাছাই করেছি মনোনীত করেছি ফাস্তামে এলে মায়ুহা যা ওয়াহি করা হচ্ছে তা তুমি ভালো করে শ্রবণ করো মনোযোগ সহকারে শোনো এইভাবে আল্লাহ রবন আসছে সুরা তহার তফসির এরপরই শুরু হবে তাতে এই আয়াতগুলো এসছে আল্লাহ পাক বলছেন ওয়াকার্রাবনাহু নাজিয়া তারপরে আল্লাহ পাক বললেন যে তুর পাহাড়ের ডান দিক থেকে তাকে ডাকলাম মানে আল্লাহ পাক ডাক দিলেন এবং নবুয়াদ দান করলেন কিতাব দিলেন তাওরাত মুসা আলি সাল্লামের ওপর কিতাব একবারই নাজল হয়েছে তাওরাত আল্লাহ পাক রব্বুল তাওরাতের যে ফলক হ্যাঁ আল্লাহ পাক একবারে ধরিয়ে দিলেন মুসা আলি সাল্লামকে যে নিয়ে যাও পক্ষান্তরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক এইভাবে কোরআন ধরিয়ে দেন যে না ওকে এই যে কোরআন নিয়ে যাও ধরিয়েছেন না কি কিভাবে নাজল হয়েছে হ্যাঁ কিছু কিছু করে আয়াত কখনো কিছু আয়াত কখনো সুরা হ্যাঁ এইভাবে নাজল হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের ওপর কোরআনে করিম নাজল হয়েছে কত বছরে তেইশ বছর চল্লিশ বছর বয়সে নবত পেলে না তেষট্টি বছরে এতেকাল এই তেইশ বছর নবতের জীবন ১৩ বছর মক্কাই আর দশ বছর মদিনা এই তেইশ বছরে অল্প অল্প অল্প করে নাজেল হইতে হইতে হইতে গোটা কোরআনে করিম রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর নাজেল কোনটা বেশি ফলপ্রসূ উপকারী আপনাকে একবারই যদি দিয়ে দেওয়া এটা ভালো যে একবারে পেয়ে গেলাম বারবার কি আসে আর কে শোনে হ্যাঁ একবারই পেয়ে এটা বেশি ভালো নাকি অল্প অল্প করে পাওয়া ভালো অল্প অল্প ভালো সব ক্ষেত্রে অল্প অল্প অল্প খেতে ভালো একবারে মুরগা মুসাল্লাম ভালো করে খাওয়া ঈদুল আর তারপরে নেই চলবে চলবে যে গত রাত্রে দাওয়াত খেয়ে নিয়েছি আর আজকে নাস্তা পানির প্রয়োজন নেই সারাদিন চলবে নাকি না স্টক করে রাখা যায় না রাখা সম্ভব না তো অল্প অল্প করে সবসময় পাওয়া ভালো জি অল্প অল্প করে যদি আল্লাহ পাকের বাণী নাজিল হয় এটা মুখস্থ রাখতে এটাকে আয়ত্ত করা করার ক্ষেত্রে মুখস্থ রাখা আয়ত্ত করা অর্থ বোঝা খুব সহজ তাই না কিন্তু একসাথে যদি পড়া দিয়ে দেওয়া হয় ছাত্রকে মাদ্রাসা স্কুলের ছাত্র একসাথে বছরের গোটা কোর্সটাই দিয়ে দেওয়া হলো না একবারে একবার আজকে শেষ আর ক্লাস আসা লাগবে না যাও এই গেল এরপরই পরীক্ষা বড়ই মুশকিল তাই না কিন্তু প্রতিদিন এক পাতা দুই পাতা এক পাতা দুই পাতা এক পাতা দুই পাতা পড়াশোনা করছে মাসাল্লাহ মুখস্থ করছে অর্থ বুঝছে ভালো জ্ঞানী বুদ্ধিমান হয়ে যাচ্ছে তো আল্লাহ এই জন্য বলেছেন আমি কোরআনে করিমকে অল্প অল্প করে এই জন্য নাজেল করে যাতে করে তোমার অন্তরকে সুদৃঢ় করা সম্ভব হয় আর ধীরে ধীরে ধীরে ধীরে আমি নাজল করেছি কোরআন আর এই কোরআনকে আমি বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন আয়াতগুলি নাজল করে বিভিন্ন সুরা নাজল করেছি কেন লেতাকরাহু আলান্নাসে আলামুকস যাতে করে মানুষকে অল্প অল্প করে শুনাইতে পারো শুধু নবীর ব্যাপার নাই নবীকে নয় একবারে আল্লাহ মুখস্থ করিয়ে দিলেন মজিজা হয়ে গেল কিন্তু মানুষের জন্য সাহাবাই গ্রামদের জন্য একবারে আসলে ও এতগুলি একসাথে কি করে সম্ভব কিন্তু অল্প অল্প করে নাজল হচ্ছে অল্প অল্প করে নবী সাহাবাই কেরামদেরকে শিখাচ্ছেন তালিম দিচ্ছেন অর্থ বুঝাচ্ছেন সহজ তাদের জন্য সহজ হয়ে গেল যাতে করে ধীরে ধীরে মানুষ লেতাকরাহু আলান্নাস মানুষকে পড়ে শোনাও আর বক্সিন ধীরে ধীরে আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন যে মুসা আলি সালাম সম্পর্কে তিনটি কথা আল্লাহ পাক বলেছেন একটা কথা হচ্ছে যেটা বললাম যে ইন্নাহ কানা মুখলাসান ওয়া কানা রাসুল্লাহ নবী তিনি ছিলেন আল্লাহ পাকের মনোনীত এবং তিনি রাসুলও ছিলেন নবীও ছিলেন আর ওয়ানাদাইনাহমিন জানবি তুরিল আইমান আর তুর পাহাড়ের ডান দিক হতে তাকে ডেকেছিলাম ডাক দিয়েছিলাম ওকার নাহু নজিয়া আর তাকে নিকটবর্তী করে নিয়েছিলাম নাজিয়ান গোপন কথা বলার জন্য গোপনে কথা বলার উদ্দেশ্যে নাজিয়ান নাজিয়ান মানে চুপি সারে কথা বলা কানে কানে কথা বলা আশেপাশের লোক শুনতে পাচ্ছে না আর কানে কানে কার পাশে কথা বলছেন এটা হচ্ছে এটা হচ্ছে নাজুয়া এটাকে বলা হয় মোনাজাত এর নাম হচ্ছে কি মোনাজাত কিন্তু আমাদের দেশীয় মোনাজাত কোনটা দেশীয় মোনাজাত হ্যাঁ হাত তুলে আর সেটাও ফরজ নামাজে সালাম ফিরে তারপরে যদি করে ভাবে এমাম দোয়া করেছে আমিন আমিন বলছে ওর নাম মোনাজাত তাই না ওর নাম মোনাজাত ওর নাম মোনাজাত না ফরজ নামাজের পরে সালাম ফিরে এমাম শুধু দোয়া করে মুক্তাদিরা আমিন বলবে এই রকম ভাবে নবীলাম জীবনে একবারও করেন আর যদি কেউ এর বিপরীত বলে কোন আলেম তাদের একটা দলিল চাই যে নবী দোয়া করছেন সাহাবির আমিন আমিন বলছেন একটা হাদিস চাই শুধু বেশি দুটো তিনটা হাদিসের প্রয়োজন একটা হাদিস সহি যথেষ্ট একটা ইসলামের মাসলা প্রমাণ করার জন্য তাই এটা আমাদের দেশের প্রচলিত মোনাজাত হ্যাঁ যা বিদাত সন্নত নয় এই জন্য হাট হাজারের মতো সবচেয়ে বড় বাংলাদেশের মাদ্রাসা তারাও আজকে থেকে প্রায় চল্লিশ বছর আগে উঠিয়ে দিয়েছে তারা উঠিয়ে দিয়েছে জি আল্লাহাক বলছেন ওয়াকার্রাব নাহু জি আর আমি মুসা আলি সাল্লামকে নিকটবর্তী করেছিলাম চুপি সারে কথা বলার জন্য গোপনে আলাপের উদ্দেশ্যে মানে তোর পাহাড়ে ডেকেছিলাম ও আহাবনালাহমির রহমাতেন আর তাকে আমার দয়ায় আমার অনুগ্রহে দান করেছিলাম তার ভাই হারনকে নবী স্বরূপ নবিয়া তাকে শুধু নবী রসুল করিনি বরং তার সাথে যখন মুসা আলি সাল্লাম দোয়া করলেন যে আল্লাহ আমার জবানটা তো তোতলা আমার ভাষাটা তো স্পষ্ট হয় না আর আমাকে একা এত বড় জালেম ফেরাউন তাগুতের সামনে যেতে ভয়ও লাগে কি করে না করে তো আল্লাহ ওয়াজ আল্লি ওয়াজির মিন আহলি হারুনা আখি আল্লাহ আমার আমার পরিবার থেকে একজন আমার সহযোগী ওজির দান করো মিন আহলি হারুন সে হচ্ছে হারুন আখি আমার ভাই ওসদুদ বেহি আজরি আমার আমার বাহুকে তুমি মজবুত করো আমার বাহুকে মজবুত করো এই দোয়া যখন করলেন মুসা আলী ইসালাম আল্লাপাক বলছেন তাকে দান করলাম আমার অনুগ্রহে তার ভাই কে নবী স্বরূপ ওয়াজকুরফিল কিতাবে ইসমাইল আর স্মরণ করো এই কিতাব ইসমাইল আলী ইসলামের কথা ইন্নাহু কানা সাদেক আল ওয়াদ তার ওয়াদা ছিল চিরসত্য তার ওয়াদা ছিল সত্য তিনি ওয়াদার ক্ষেত্রে বড় সত্যবাদী ছিলেন প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী ছিলেন সত্যবাদী সমস্ত আম্বিয়া রসুল ছিলেন কিন্তু এক একজনের মধ্যে এক একটা গুণ বেশি স্পষ্ট হয়ে ফুটে ওঠে হয় না আপনার পাঁচ ভাই নামাজি পাঁচ ভাই ধরেন পাঁচ ভাই নামাজি পাঁচ ভাই রোজাদার পাঁচ ভাই দান খেরাত করেন পাঁচ ভাই নেক আমল করেন কিন্তু এক ভাইয়ের মধ্যে একটা গুণ বেশি ফুটে উঠেছে নামাজের দিকটা বেশি ফুটে উঠেছে নামাজ সবাই পড়েন কিন্তু একজন আজানের সাথে মসজিদে পৌঁছে যায় আর বাকিগুলো যাই যেতে যেতে হয়তো নামাজ শুরু হলো জামাতটা ধরলো হ্যাঁ, এইরকম করলো আর একজন রোজা রোজাটাও তার স্পষ্ট ফুটে হয়েছে রমজানে রোজা রাখার পরে সওয়ালে ছয় রোজাও রাখলো ওগুলোও ছাড়লো না অন্য অন্য ভাইয়েরা না রমজানের রোজাটা তো রেখেছে কিন্তু সওয়ালটা হয়তো ছেড়ে দিল আরাফারটা হয়তো ছেড়েই দিল হ্যাঁ এইরকম করলো তাহলে এক একজনের মধ্যে এক একটা গুণ বেশি ফুটে উঠেছে ঠিক না কিন্তু সবার মধ্যে ভালো গুণ আছে ওই রকমের সমস্ত নবী রসুলগণ ওয়াদা প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী এতে কোনো সন্দেহ নেই এমন নয় যে ইসমাইল আলী ইসলাম শুধু ওয়াদা পূরণ করতেন আর অন্যান্য নবীদের মধ্যে গাফিলতি ছিল কখনো না এর অর্থ নাই কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এক একটা গুণ ফুটে ওঠে মাদ্রাসা স্কুলের ছাত্রদের মধ্যে দেখবেন একজনের বোধ শক্তি বেশি আর একজনের স্মৃতি শক্তি বেশি আর একজনের চালা চতুর বেশি আর একজনের মধ্যে পড়াশোনায় সবগুলি ভালো কিন্তু একজনের মধ্যে নেতৃত্বের ক্ষমতা বেশি হ্যাঁ নেতৃত্ব আর একজন পড়াশোনাতে ফার্স্ট ক্লাসে সবসময় ফার্স্ট হয় কিন্তু নেতৃত্ব না দুটো লোককেও যে কন্ট্রোল করবে এই ক্ষমতা নেই তার হয়তো হতে পারে এরকম তো আল্লাহ পাকরবুল আলমিন এখানে ইসমাইল আলী ইসলাম সম্পর্কে বলছেন যে ইন্নাহু কানা সাদেক আল ওয়াদে তিনি প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী ছিলেন ওয়াকানা রাসুল আল নবিয়া তিনি রাসুল এবং নবী ছিলেন ওয়াকানাই আমর আল্লাহ বিশ্বলাত এবং তিনি নিজ পরিবার পরিজনকে স্ত্রী ছেলে মেয়েদেরকে কি করতেন সলাতের উপদেশ দিতেন নামাজের নির্দেশ দিতেন তাহলে কি বোঝা গেল যে প্রাচীন যুগে ইব্রাহিম আলী ইসালামের পুত্র ইসমাইল আলী ইসালাম তিনিও কি করেছেন নামাজ পড়েছেন নামাজ পড়েছেন ওয়া জাকাত জাকাত দিয়েছেন জাকাতের নির্দেশ আল্লাহ ফাকরবুল আলমিন তিনি নিজে শুধু জাকাত দিতেন না বরং নিজের পরিবার পরিজনকে জাকাতের নির্দেশ দিতেন বকান আইন দারব্বাহী মারদিয়া এবং তিনি তার প্রতিপালকের কাছে মার্জি সন্তোষ ভাজন ব্যক্তি ছিলেন রাজি আরজা মানে সন্তুষ্ট হওয়া আর মারদি ইসিম মফুলের সেগা মানে তিনি আল্লাহ পাকের সন্তোষ ভাজন ব্যক্তি আল্লাহ পাক তার উপর রাজি হয়ে গেছেন সন্তুষ্ট হয়ে গেছেন যেমন সাহাবাই রাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন রাজি আল্লাহ আনহম ওরাজ আনহম যেমন সুরায় তওবাত আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াজগুর ফিল কিতাব ইদ্রিস আর স্মরণ করো এই কিতাবে ইদ্রিস আলি ইসলামের কথা তিনি একজন প্রাচীন যুগের নবী ছিলেন যার জামানা ইব্রাহিম আলি ইসালামেরও আগে ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া তিনি বড় সত্যবাদী এবং নাবি ছিলেন আলিয়া তাকে আমি উন্নীত করেছিলাম বা উঠিয়ে নিয়েছিলাম মাকা সুউচ্চ স্থানে তাকে সুউচ্চ স্থানে উন্নীত করেছিলাম সম্মানিত করেছিলাম এই আয়াতের মানে এই না যে তাকে আকাশে উঠানো হয়েছে যেমন বিদাতিরা বলে থাকে কারণ এই রকমের কোনো সহি তফসির পাওয়া যায় না যে যেমন ঈসা আলী ইসালামকে আকাশে উঠানো হয়েছে যখন তাকে হত্যা করার জন্য ইয়াহুদিরা বা তার শত্রুরা চেষ্টা করলো তখন ঈসা আলি সাল্লামকে আল্লাহ কি করলেন বল রফাউল্লাহ এলি সলি সলি তো চড়ানো হয়নি আর হত্যাও করা হয়নি বরং আল্লাপাক উঠিয়ে নিয়েছেন এই রকমের কোনো প্রমাণ নেই যে আর কোনো নবীকে আল্লাপাক আকাশে উঠিয়ে নিয়েছেন কিন্তু বিদাতিদের কিতাবাদিতে আমি ছোটকালে পড়েছি তারা লিখেছে কয়েকজনকে আকাশে উঠানো হয়েছে তার মধ্যে একজন ইদ্রিস শুনেছেন এটা কেউ হ্যাঁ কেউ শোনেননি না এই শুনেছে এক দুটো তো শুনেছে বিদাতি বিদাতি কথা না শোনাই ভালো আলহামদুল্লাহ শুনেননি তার মানে মগজ কি আছে ভাইরাস মুক্ত আছে ভাইরাস মুক্ত থাকলে ভালো কথা ঢুকা সহজ আর ভাইরাস ওই ভাইরাসটাকে উঠিয়ে ফেলার জন্য এটা বললাম যে ইদ্রিস সম্পর্কে যারা বলেছে আকাশে উঠানো হয়েছে এটা ভ্রান্ত কথা ইদ্রিস আলাইসাল্লাম মারা যাননি এটাও বলে যেমন ইসা সাল্লাম এখনো মারা যাননি আর কেমতের কাছাকাছি আসবেন ইদ্রিস সাল্লাম মারা যাননি এটাও ভ্রান্ত কথা এগুলো সব বিদ্যার্থীদের কিতাবে আছে আলিয়া মানে সুচ্চ স্থানে আল্লাহ পাক উঠিয়েছেন মানে সম্মানিত করেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন বড় সম্মান দান করেছে এটা হচ্ছে উদ্দেশ্য উলায়কাল্লাজিন আনাম আল্লাহ আলিহিম এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন এন আম নিয়ামত দান করেছেন এরা কারা মিনান নবী নবীদের হতে মিনজুরিয়াতে আদাম যারা আদাম আলী সালামের <coughs> আদাম আলী সালামের বংশোদ্ভূত অমিম্মান হামাল্না মানু আর ওদের বংশ উদ্ভূত যাদেরকে নু আলী ইসলামের সাথে তার পানি জাহাজে উঠিয়েছিলাম তাহলে পানি জাহাজে নোয়াল ইসলামের সাথে যেই লোকগুলি উঠেছিল মুসলিম লোক মমিন তাদের থেকে পৃথিবীর সমস্ত প্রজন্ম সমস্ত প্রজন্ম তাদের মধ্যে এই নবী রসুলগণ এই নু ইসলামের পরে যেহেতু সমস্ত নবী রসুলগণ এসেছেন নু ইসলামের পরেই এই প্রায় এই নবী রসুলগণ যাদের কথা উল্লেখ করা হলে এরা এসছেন এই জন্য তাদের সম্পর্কে আল্লাহ বললেন এরা হচ্ছে আদাম আলী ইসলামের বংশোদ্ভূত আর নু আলী ইসলামের সাথে যাদেরকে কিস্তিতে বা জলজাহাজে উঠানো হয়েছিল তাদের বংশোদ্ভূত অমিন জুরিয়াতি ইব্রাহিম ও ইসরাইল আর এরা ইব্রাহিম ইসরায়েলের বংশোদ্ভূত অমিম্মান হাদাইনা আর যাদেরকে আমি সঠিক পথ দেখিয়েছি হিদায়ত করেছি ওয়াজ না আর যাদেরকে মনোনীত করেছি এজা তুতলা আলহিম আয়াতুর রহমান যখন তাদের সামনে দয়াবান আল্লাহ পাকের আয়াত তেলাওত করা হয় পাঠ করা হয় খারু সুজ্জাদাওয়া বুকিয়া তখন তারা লুটিয়ে পড়ে সেজদাই কান্না ভরে বুকিয়া বাকায়াবিকে মানে কান্না করা কাঁদতে কাঁদতে তারা সেজদায় লুটিয়ে পড়ে এটা হচ্ছে মমিন সৎকর্মশীল যারা হেদায়ত প্রাপ্ত তাদের গুণ যে কোরআনে করিমের কথা শুনলে আল্লাহ পাকের দিনের কথা শুনলে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের কথা শুনলে তারা কান্না ভেঙে পড়ে এবং পরকালের কথা বললে জান্নাত জাহান্নামের কথা বললে তাদের কান্না আসে দোয়া করলে তাদের কান্না আসে আল্লাহ পাকের এবাদ বন্দী করলে শেষদায় পড়লে কান্না আসে খারু সুজাদান শুধু শেষদাই করে না শেষদাই তারা কান্নায় ভেঙে পড়ে খারু লুটিয়ে পড়ে তারা শেষদাই ও বুকিয়ান আর কান্নায় কান্নাতে তারা ভেঙে পড়ে এ হচ্ছে সৎকর্মশীলদের গুণ যা আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করলেন সময় আমাদের কাছে এসছে সুতরাং এখান থেকেই আজকের তফসির শেষ করছি আর এই শেষ সেজদা রয়েছে আপনারা সেজদা করতে পারেন আর শেষ দায়িত্ব তেলাওতের জন্য উজু শর্ত নয় সুতরাং শেষ দায়িত্ব লাউত উজু থাক আর নাই থাক আপনারা সকলেই সেজদা করতে পারেন জি ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজমান এক ভাই জিজ্ঞাসা করেছেন মদিনা না গেলে হজ হবে কিনা মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই হজ মক্কাই কাবাঘর মেনা মুজদালেফা আরাফা এইগুলি তো আর মিকাত যদি বাইরে থেকে যান তো মিকাত থেকে এরা বেঁধে যাবেন তো মিকাত থেকে শুরু করলেন মক্কা গেলেন কাবাঘর আর তারপরে মেনা আরাফা মুজদালিফা এই কয়টা জায়গাতে হজ সম্পূর্ণ হয়ে যায় হজের বিধিবিধান সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমাদের কোর্স হবে আর তিন চার সপ্তাহ পরে তাতে হাজির হলে ইনশাআল্লাহ তালা আপনারা বিস্তারিত জানতে পারবেন নিয়মিত কোর্স ইনশাআল্লাহ তালা হজের হবে জুমার দিন এশা পরে জুমার দিন এশার নামাজের পরে আমরা আর তিন চারটা সপ্তাহ পরে এক মাস ধরে পরে যখন এক মাস বাকি থাকবে চার সপ্তাহ আমরা নিয়মিত হজের কোর্স চালাবো ওতে আপনারা আসবেন যারা হজে যাবেন মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই এই মর্মে যেসব হাদিস তারা পেশ করে একটিও সহি নয় বরং সবগুলি জাল জয়ীফি শুধু না বরং জাল কথা হজের সাথে সম্পর্ক নেই তবে একজন মানুষ যদি দূর থেকে আসে আর হয়তো আসতে পারবে না হজ শেষ হলো হজের সাথে সম্পর্ক নেই কিন্তু মদিনা যাক যেহেতু মদিনা মসজিদ নবী আছে সেখানে নামাজ পড়লে এক হাজার গুণের সব রয়েছে সুতরাং সেখানে যাবে আর সেখানে গিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে যাবে আর যখন মদিনা পৌঁছে গেছে তখন নবী করিম সাল্লা সাল্লামের কবর এবং আরও যেসব কবর সাহাবাই কেরামদের রয়েছে সেগুলির জিয়ারত করে নেবে জি অনেকে বলে মদিনায় চল্লিশ শক্ত নামাজ না পড়লে হজ হবে না এর ভুল কথা মদিনায় চল্লিশ অক্ত নামাজ পড়ার হাদিসও সহি নাই হাদিস সহি নাই বরং চল্লিশ কেন আপনি পারলে সারা জীবনটাই থেকে যান মদিনায় ভালো মদিনায় বসবাস করা ভালো আর না হলে যতটা আপনার পক্ষে সম্ভব দশ সম্ভব পাঁচ সম্ভব এক অক্ত সম্ভব কোনো কিছু সম্ভব হলো না গেলেন মদিনায় আর গাড়ি ছেড়ে দিল সাথে সাথে উঠে গেলেন একটু মসজিদ মানে নবীতে দুই রাকাত সন্নত নফুল পড়ে তেহাতুল মসজিদ পড়ে বেরিয়ে গেলেন কোনো দোষ নাই বা গেলেন না হজের সফরে অন্য সময় হজের আগে বা পরে গেলেন কোনো দোষ নেই বিশেষ করে যারা এখানে থাকেন তাদের জন্য যে কোনো সময় মদিনা যেতে পারবেন হজের সফরে মদিনা যেতেই হবে এমন মনোভাব রাখা বিদাতি মনোভাব এমন বিশ্বাস রাখা বিদাতি বিশ্বাস হজ সম্পর্কে আরো কিছু মাসলা মাসাল জিজ্ঞাসা চুল কাটা টাটা ইত্যাদি এগুলোর জন্য হজের কোর্স যখন হবে তখন আসবেন আপনার একবার জিজ্ঞাসা করেছেন কন্ডম ব্যবহার আর বেচা কেনা জায়েজ না হারাম কন্ডম ব্যবহার করা প্রয়োজনে জায়েজ যদি শরীয়তে অনুমতি থাকে আপনার জন্য তাহলে আপনার জন্য জায়েজ কিন্তু স্থায়ীভাবে জায়েজ নয় বা যার জন্য সেটা ব্যবহার করা জায়েজ নয় তার জন্য জায়েজ নয় আর ব্যবসা করা না ব্যবসা অধিকাংশ লোক যেটাকে অন্যায় কাজে লাগাচ্ছে এইরকম ব্যবসা করা যাবে না যেমন ডিশের ব্যবসা হ্যাঁ যে জিনিসগুলো অধিকাংশ হারামের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে হ্যাঁ এইরকম ব্যবসা করা যায় না এটা হচ্ছে আমার এই বিশ্বাস যে যেই ব্যবসায় লাভ চাইতে ক্ষতির দিক বেশি সেই ব্যবসা যায়জ নাই কিন্তু লাভের দিক যদি বেশি দেখেন আর ক্ষতি অল্প স্বল্প আছে সাইড এফেক্ট আছে ওর তাহলে জায়জ হতে পারে সেটা যেখানে আল্লাপাক পাক কোরআনে কেরিমে এর দলিল হচ্ছে মদের বিষয়টি আল্লাহ বলছেন ওতে লাভ আছে কিন্তু লাভের চাইতে গুণা এবং ক্ষতির দিক বেশি সেই জন্য আল্লাহাক মদকে হারাম করেছেন তো ওই রকমই যেই ব্যবসাতে ক্ষতির দিক বেশি অধিকাংশ লোকেরা কন্ডম ব্যবহার করে চিরকাল দুটা বাচ্চা নিয়েছি একটা নিচে আর নেব না চিরকাল কন্ডম ব্যবহার এই জন্য হারাম অধিকাংশ লোক ব্যবহার করে এই উদ্দেশ্যে কন্ডম যে বেশি বাচ্চা হলে খাওয়াইতে পারবো না তার নিজেই রাজ্জাক ও আব্দুর রাজ্জাক না ও নিজেই রিজি রব আল্লাহ হয়ে গেছে সে হ্যাঁ সেই জন্য তার আকিদার সংশোধনের প্রয়োজন রয়েছে এই জন্য জায়জ নয় বাকি কথা হলো কারো যদি স্ত্রী অসুস্থ হয় বা ঘন ঘন এক বছর বছরে এক বছর এক বছর বাচ্চা হয়ে যাচ্ছে একটা বাচ্চা দু বছর তো দুধ পায় আর ছয় ছয় মাস নয় মাস তো গর্ভধারণ ধারণ করে তাহলে তিন বছর মোটামুটি তাহলে তিন বছরের জন্য যদি গ্যাপ করার উদ্দেশ্যে যে বাচ্চাটা যাতে দুধ পেয়ে যায় কন্ডম ব্যবহার করে বা ওষুধ ব্যবহার করে তো চাইস রিজিকের ভয় না যে খাওয়াইতে পারবেন এই ভয় নয় আর বাচ্চা বাস লিমিটেড হ্যাঁ আর বেশি নেব না দুটোর বেশি পরিকল্পনা আছে দুটো তিনটার বেশি নেব না না এরকম জায়জ নাই আল্লাহ যা দেবে নেবে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে বাচ্চার মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আজকালকার এক শ্রেণী মানুষের বলে বাচ্চার মায়ের স্বাস্থ্য ভালো নয় সুতরাং সাত বছর আট বছর হয়ে যাচ্ছে বাচ্চা নিচ্ছে না এটা না এটা যুক্তিসঙ্গত নয় যেমনটা বললাম যে খুব বেশি হলে আড়াই বছর তিন বছর আড়াই বছর তিন বছর পর বাচ্চা হলে কোনো অসুবিধা নেই কারণ দুই বছর বাচ্চার দুধের অভাব দুধ পেয়ে গেছে আর গর্ভধারণের সময় হচ্ছে ছয় মাস বা আট মাস বা নয় মাস তাও পেয়ে গেছে পনে তিন বছর তিন বছর গ্যাপ দেওয়া যথেষ্ট এর বেশি গ্যাপ দিয়ে এই কন্ডম ব্যবহার করা যায় না জি আর কিছু সাংগঠনিক প্রশ্ন আছে আর এই প্রশ্ন আছে যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার প্রয়োজন নেই এখন ইনশা আল্লাহ তালা যেদিনে প্রশ্নের পর্ব থাকবে মাঝে মাঝে আমরা শুধু প্রশ্ন রাখবো দর্শ না রেখে সেই দিনে ইনশা আল্লাহ তালা প্রশ্ন উত্তরগুলি দিয়ে দেবো কারণ সংগঠনের প্রশ্নতে বিস্তারিত বলতে হবে এক দুটো কথা বলে শেষ হবে না আর এক দুটো কথা বললে যারা সংগঠন করে তারাই ভুল বুঝবে অথবা যারা সংগঠন করেন না তারা ভুল বুঝবে সুতরাং এসব বিষয় সম্পর্কে আমি সংক্ষেপে জবাব দিতে চাই না আলোচনা করলে বিস্তারিত আলোচনা করবো ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাবি আজমান